দুই হাজার এগারো ইংরেজি তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি হাজারাত ওলামায় কেরাম আমার সামনে উপস্থিত কোরআন এবং হাদিসের সঠিক অনুসারী মুসলিম জনতা পর্দার আড়ালে অবস্থানরত আমার মা ও বোনেরা আল্লাহ সুবাহার মহান দরবারে লাখ শুক্রিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে অত্যন্ত মেহরবানি করে অত্যন্ত ভালোবেসে অধ্যকার এই মাহফিলে আসার এবং বসার তৌফিক এনায়েত করেছেন এজন্য বলি আলহামদুলিল্লাহ রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান طيبا مباركا فيه يا ربي لك الحمد আমরা মহান আল্লাহ সুবহান দরবারে শুকুর গুজার হলাম কারণ তিনি যাদেরকে ভালোবাসেন তিনি যাদের মঙ্গল কামনা করেন তাদেরকেই কেবলমাত্র তিনি মাহফিলে আসার তৌফিক দান করেন রসুল আকরম সাল আলহি ওয়াসাল্লাম এর সাদ করেছেন আল্লাহ রব্বুল আলমিন যেই ব্যক্তির মঙ্গল কামনা করেন যেই ব্যক্তির কল্যাণ কামনা করেন সেই ব্যক্তিকে দিনের সহি জ্ঞান অর্জন করার তৌফিক দান করেন জোরে বলেন সুহান দিনের সহি জ্ঞান অর্জন করাটা বড় কঠিন বিষয় আমরা সকলেই জানি আমাদের একটা পরিচয় আছে সে পরিচয় হল মুসলিম কি নাম আমাদের মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়াসাম্মাকুমুল মুসলিমিন তোমাদের মিল্লাত তোমাদের এই ধর্ম মিল্লাতা আবিকুম ইব্রাহিম তোমাদের পিতা ইব্রাহিম আলাইহি সালামের মিল্লাত হুয়াসাম্মাকুমুল মুসলিমিন তিনি তোমাদের নাম রেখেছেন কি বলে মুসলিম আমাদের নাম কি এজন্য কোরআনে আর এক জায়গায় আল্লাহ তারা সুন্দর করে বলেছেন ওয়ামান আহসানু কওলাম ওই ব্যক্তির চেয়ে আর ভালো কার কথা হতে পারে যে ব্যক্তি মানুষদেরকে আল্লাহর দিকে আহ্বান করে কার দিকে এবং নিজেও ন্যাক আমল করে আমল করতে হবে খালি দাওয়াত দেয় আমল করে না ওই যে বড় বুজুর্গ হয়ে গেলে আর এবাদত লাগে না আছে না এরকম আপনারা ঠিক মতো বসবেন ইনশাল্লাহ আলোচনার শেষ দিকে আসবে এই যে বই লেখা আছে বান্দা এবাদত করতে করতে যখন আল্লাহর সঙ্গে মিশে যায় একাকার হয়ে যায় তখন আর তার কোন এবাদত লাগে না বরং এবাদত করাও কুফুরি আপনারা তো আমার কথা শুনে নওয়াজবিল্লা বললেন কিন্তু কোরআনের দলিল দিয়ে লিখেছে এখানে লেখছে সুরায় হেজরের নিরানব্বই নম্বর আয়াত দিয়ে দলিল পেশ করেছে তুমি তোমার রবে এবাদত করো যতক্ষণ পর্যন্ত একিন না আসে তাহলে একিন না আসা পর্যন্ত এবাদত করো একিন আসলে আর এবাদত লাগবে না সোজা কথা কোরআনের আয়াত দিয়ে দলিল পেশ করে দিল বইয়ের নাম সেররেহাট জামিনুর পৃষ্ঠা নাম্বার তেত্রিশ এরপরে লিখেছে যে খালি এবাদত লাগে না তা না যে ব্যক্তি মাকামে তৌহিদ বা আল্লাহর সান্নিধ্যে উপনীত হয়ে এবাদতের ইচ্ছা করেছে সেই কাফের এবাদতের ইচ্ছে করলেও কাফের হয়ে যাবে এটা এদেশের একজন খ্যাতনামা পীরের বই আমি নামটা এখন বলবো না শেষের দিকে ইনশাল্লাহ মনে থাকলে মনে করাই দিলেন এটা ভূমিকা এজন্য আনলাম আল্লাহ তারা শর্ত আরোপ করেছেন ও আমিলা সালিহান যে ব্যক্তি মানুষদেরকে আল্লাহর দিকে আহ্বান করে এবং সে নিজেও আমল করে ও আমিলা সালিহান আল্লাহর নবী নিজে আমল করেছেন হাদিস করুন বুখারি কিতাবুসলার স্পষ্ট উল্লেখ রয়েছে আল্লাহর নবী যখন মৃত্যু রোগে আক্রান্ত মস্তিরে যাওয়ার মতো ক্ষমতা ছিল না এশার নামাজের আজান হয়ে গেছে সাহবাইকে রামদেরকে জিজ্ঞেস করলেন নামাজ কি হয়ে গেছে বলল না ইয়ান্তাজিরু না কায়া রাসুল আল্লাহ ইয়া রাসুল আল্লাহ সাহাবায় কেরাম আপনার জন্য অপেক্ষমান রয়েছে আপনি গেলেই তারপরে জামাত শুরু হবে আল্লাহর নবী উজু করলেন তৈরি হলেন বেহুশ হয়ে পড়লেন একবার দুবার চার চারবার উজু করলেন বেহুশ হয়ে পড়লেন এরপরে বললেন মরু আবা বিন্যাস আবু বকরকে বলো সেজন্য লোকদের ইমামতি শুরু করে দেয় আল্লাহর নবীর অনুমতি লাভ করার পরে আবু বকর সিদ্দিক রাজিয়াল্লাহ আনহু এমামতি শুরু করে দিলেন এবারে আল্লাহর নবী উজু করে একটু সুস্থতা বোধ করলেন দুইজন সাহাবিকে ডাক দিলেন এক পাশে আব্বাস আর এক পাশে বেলাল অথবা আলী দুজন সাহাবির কাঁধে ভর দিয়ে আল্লাহর নবী সাল আলহি ওয়াসাল্লাম মসজিদে জামাতে অংশগ্রহণ করার জন্য রওনা দিলেন বোখারি হাদিস আল্লাহর নবীর পা দুটো জমিনের সঙ্গে হেচড়ে হেচড়ে যাচ্ছিল ধরে বলুন সুহার আল্লাহ যেই নবী আগের পিছের সমস্ত গুণা আল্লাহর পক্ষ থেকে ক্ষমা করা ছিল কোরআন পরিষ্কার বলেছে আল্লাহ তারা আপনার আগের পিছের সমস্ত গুণাগুলো ক্ষমা করে দিয়েছেন সেই নবী মৃত্যু রোগে আক্রান্ত অবস্থায়ও জামাতে অংশগ্রহণ করছেন দুজন লোকের কাঁধে ভর দিয়ে এরপরে যদি কোনো ব্যক্তি বলে পীর হয়ে গেলে বুজুর্গ হয়ে গেলে আল্লাহর সাথে মিশে গেলে আর এবাদত লাগে না সেগুলো পীর না শেতান এই জন্য ওয়াজ শোনার জন্য বসবেন কোরআন হাদিসের কথা যদি বলি মানার জন্য তৈরি থাকবেন কোরআন হাদিস ছাড়া যদি কথা বলি মুখে ছুড়ে মারবেন আল্লাহর নবী সাল আলাইহি ওসাল্লাম বিদায় হজের ভাষণে আরাফার ময়দানে মোজদারাফার ময়দানে মিনার ময়দানে একই কথা কয়েকবার বলেছেন আমরাইন আমি তোমাদের মাঝে দুটি জিনিসকে রেখে যাচ্ছি কয়টা জিনিস সেই দুটা জিনিস কি কি একটা বাপদাদার ধর্ম আর একটা বড় বড় হজুরা কি বলে তাওয়াত্তুফিকুম আমরাইন আমি তোমাদের মাঝে দুটো জিনিসকে রেখে যাচ্ছি একটা জিনিস বিহিমা তোমরা ততক্ষণ পর্যন্ত পদভ্রষ্ট হবে না পদস্খলিত হবে না বিচ্যুত হবে না পদভ্রষ্ট হবে না গোমরা হবে না মা সত্যুম বিহিমা যতক্ষণ পর্যন্ত ওই দুটো জিনিসকে তোমরা শক্তভাবে ধারণ করবে কয়টা জিনিস সে দুটো জিনিস কি কি কিতাব আল্লাহ ওয়াসুন্নাতা রাসূলিহি একটা হচ্ছে আল্লাহর কিতাব কোরআন করিম আর একটা হচ্ছে আল্লাহর নবীর সহি হাদিস আল্লাহ নবীর সহি হাদিস এই জন্য বললাম হাদিসের নামে এখন অনেক জাল হাদিস আছে অনেকে আবার খেপে যায় হাদিস আবার জাল হয় আরে ভাই নবীর হাদিস জাল না আল্লাহর নবীর নামে মিথ্যা তৈরি করে যেগুলো বলে সেগুলোর নাম কি এবারে জাল হাদিস বুঝতে পেরেছেন আমার দেশে অনেক হাদিস আছে আল হাদিস বলে আসলে জাল হাদিস আসলে কি আমি যদি শুরুতে এগুলো বলি তাহলে বিগড়ে যাবেন আপনারা কারণ আপনারা যে হাদিসগুলো জানেন এর মধ্যে অনেক হাদিস জাল হাদিস আছে এই জন্য শেষের দিকে বলব আগে একটু আপনাদের মেজাজটা তৈরি করে নিই ইনশাল্লাহ ঠিক আছে কি ইনশাল্লাহ ভাইরা আমার এরপরে যে বিষয়টা আল্লাহ তারা বললেন ومن أحسن قولا ممن دعا إلى الله ওই ব্যক্তির চেয়ে আর ভালো কোন ব্যক্তি হতে পারে ভালো কথা কার হতে পারে যে ব্যক্তি মানুষদেরকে আল্লাহর দিকে দাওয়াত দেয় কার দিকে দুই নাম্বার কাজ হচ্ছে ও আমেলা সালেহান নিজেও ন্যাক আমল করে আল্লাহর নবী ন্যাক আমল করেছেন সাহাবা একরাম করেছেন পেশ করে বলে যায় এখানে যে একইন বলা হয়েছে এর ব্যাখ্যা আল্লাহ নবী নিজেই দিয়েছেন তাফসির এবনে কাসির হাদিসের মাধ্যমে কোরআনের তাফসির সবচেয়ে ভালো তাফসির আপনারা এই তাফসিরটা পড়বেন ওই তাফসির এই আয়াতের ব্যাখ্যায় লিখেছে আল্লাহর নবীর হাদিস যা আল্লাহর নবী ব্যাখ্যা দিয়েছেন ওয়ামুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন তুমি তোমার রবের এবাদত করো যতক্ষণ পর্যন্ত একিন না আসে আর একিন মানি হচ্ছে এখানে মৃত্যু একিন মানে কি আল্লাহর নবী ব্যাখ্যা দিলেন একিন মানি হচ্ছে মৃত্যু তার অর্থ হল এই তুমি তোমার রবের এবাদত করো যতক্ষণ পর্যন্ত মৃত্যু না আসবে মৃত্যু পর্যন্ত তোমার রবের এবাদত করতে হবে তুমি যত বুজুর্গ হও না কেন যত বড় আল্লাহওয়ালা দাবি করো না কেন কোন অবস্থায় তোমার থেকে এবাদত মাফ হবে না এবাদত করতে হবে কোন পর্যন্ত আল্লাহর নবী বললেন এই আয়াতের অর্থ যদি এবাদত করো মৃত্যু পর্যন্ত আর কোন পীর সাপ লিখি দিলে এবাদত করো আধ্যাত্মিকতার চূড়ান্ত মাকাম লাভ করা পর্যন্ত পীর সাহেবের ব্যাখ্যা মানবো না আল্লাহটা মানবো তিন নাম্বার হল ইন্দানি মিনাল মুসলিম এবং বলে আমি একজন মুসলিম আমি একজন কি আমাদের পরিচয় কি আমরা এবারে মুসলিম কাকে বলে ইসলাম অর্থ কি শান্তি অনেকেই বলেছে শান্তি আর কিছু লোক আলহামদুলিল্লাহ এই যে শান্তিটা করা হয় এটা ইসলামের অর্থ না সালাম অর্থ শান্তি আমি এখানে বসে বলেছি আসসালাম আলাইকুম তার মানে হচ্ছে শান্তি আপনাদের উপরে আল্লাহর পক্ষ থেকে শান্তি বর্ষিত হোক এটা সালামের অর্থ ইসলাম মানে কি আল্লাহ রাব্বুল আলমিন কোরআনুল করিমে জানিয়ে দিয়েছেন ইব্রাহিম আলাইহি সালাতামকে আল্লাহ তালা বলেছেন কোরআন আসছে আল্লাহ রব্বুর আলমিন ইব্রাহিম আলাইহিসালামকে বললেন আসলিম ইসলাম মানে যদি শান্তি হয় তার মানে আসলিম মানে তুমি শান্তিতে ঘুমিয়ে থাকো না এটা অর্থ ইব্রাহিম আসসালাম বুঝেন না উনি যেটা বুঝতে পেরেছেন তা উত্তর দিয়েছেন তিনি আসলাম তুলে আমি গোটা জগৎ সমূহের রবের কাছে আত্মসমর্পণ করলাম বোঝা গেল ইসলাম মানে হচ্ছে আত্মসমর্পণ করা ইসলাম মানে কি আসলাম তো আমি আত্মসমর্পণ করলাম লে আল আলামিন গোটা জগৎ সমূহের রবের কাছে আত্মসমর্পণ করব কার কাছে শুধুমাত্র মস্তিদে না সব জায়গায় এইরকম আত্মসমর্পণ যে করে তার নাম মুসলিম তার নাম কি এর নাম হল মুসলিম আর আত্মসমর্পণ করবে না কিছু মানে কিছু মানে না মুসলিম হতে পারবে এটা বুঝে শুনে বলতেছেন তো নাকি ইসলাম মানে তাহলে আত্মসমর্পণ করা জীবনের সকল ক্ষেত্রে না কিছু ক্ষেত্রে কোরআন থেকে জিজ্ঞেস করবো কুল ইন্না সলাতি অনুসুকি ومحياي ومماتي لله رب العالمين قل إن صلاتي ونسكي বলো আমার সালাত আমার কোরবানি আমার ত্যাগ আমার সব কিছু আমার জীবন আমার মরণ সব কিছু কার জন্য আলামিন এক আল্লাহর জন্য যিনি গোটা জগৎ সমূহের রব জলে বলুন আল্লাহ আমার জীবনের সব কিছু কার জন্য এই সব কিছু আল্লাহর হুকুম মতো করার নাম হচ্ছে এবাদত কি নাম আর এই এবাদত করার জন্যই আমাদের আল্লাহ তারা তৈরি করেছেন কোরআন বলছে আমি মানব জাতিকে এবং জিন জাতিকে তৈরি করেছি শুধুমাত্র আমার গোলামি করার জন্য আমার এবাদত করার জন্য কিসের জন্য নামাজ দাঁড়িয়ে জন্য আমরা বলি ইয়া কানা বুধু ইয়াকা মানে কি কেবলমাত্র তোমার না বুধু এবাদত করি এবাদত করি পরে কেবলমাত্র আগে তার মানে তুমি ছাড়া আমরা আর কারো এবাদত করব না গোলামি করবো আনুগত্য করবো আনুগত্য করব কার এবারে আসুন এই আল্লাহর আনুগত্য যারা করে হুকুম যারা মানে তাদের নাম হল সেটা মানুষ হতে পারে পশু পক্ষী হতে পারে পাহাড়ও হতে পারে যদি পাহাড় আল্লাহর হুকুম মতো চলে সে মুসলিম হবে কিনা দলিল নেন কোরআন থেকে আমি বলেছি কোরআন এবং হাদিস থেকে দলিল ছাড়া কোন কথা বলবো না ইনশাআল্লাহ কোরআন থেকে দলিল নেন وله أسلم من في السماوات والأرض طوعا وكرها وإليه يرجعون মানুষেরা কি আল্লাহর বিধান বাদ দিয়ে অন্য কোন বিধান তালাশ করছে অথচ ওয়ালাহু আসলামা অথচ আল্লাহর কাছে আত্মসমর্পণ করে মুসলিম হয়ে গেছে আসমান এবং জমিনে যা কিছু আছে সবগুলো এক আল্লাহর হুকুমের কাছে আত্মসমর্পণ করে মুসলিম হয়ে গেছে কি হয়ে গেছে আসলামা মুসলিম হয়ে গেছে চন্দ্র মুসলিম সূর্য মুসলিম আকাশ মুসলিম তারকা মুসলিম নদী মুসলিম সব মুসলিম কারণ এদের উপর আল্লাহর হুকুম আছে যেমন মনে করুন সূর্যকে আল্লাহ তারা বলছেন কোরআন আছে আল্লাহ রব্বুর আলমিন সূর্যকে সৃষ্টি করে বলেছেন তুমি এই নির্দিষ্ট রাস্তায় চলবে খবরদার এর থেকে উপর দিয়ে যদি যাও মানুষ বড় ঠান্ডায় মরে যাবে এর থেকে নিচে যদি যাও মানুষ আগুনে পুড়ে যাবে তুমি এই নির্দিষ্ট রাস্তা দিয়ে তুমি খবরদার ব্যতিক্রম করলে শাস্তি হবে আল্লাহ রাব্বুল আলমিন সূর্যের প্রতি যে হুকুম করেছেন সূর্য আল্লাহর হুকুম মানে কিনা সুরাই ইয়াসিনের আয়াত আমি আজকে আপনাদের মুখস্থ ওয়াজগুলো করবো যেগুলো জানা আছে আল্লাহ রব্বুর আলমিন বলেন সূর্যকে আল্লাহ রব্বুর আলমিন যে নির্দিষ্ট রাস্তা নির্ধারণ করে দিয়েছেন সূর্য সেই রাস্তা দিয়ে চলে আলিম এক মহাপরাক্রমশালী মহাবিজ্ঞানী আল্লাহ তালার পক্ষ থেকে নির্ধারিত রাস্তায় চলে এরপরে আল্লাহ রব্বুল আলমিন সুরাইয়াসিনে বলছেন আমি চন্দ্রের জন্য কতগুলো রাস্তা নির্ধারণ করে দিয়েছি কে নির্ধারণ করেছে আল্লাহ তারা চন্দ্রকে সৃষ্টি করে বলেছেন তুমি এই নির্দিষ্ট রাস্তায় চলবে চন্দ্র সেই রাস্তায় চলে কিনা এবারে কোরআন বলছে কামার সূর্যের ক্ষমতা নেই চন্দ্রকে ধরা কন্যাহার রাতের ক্ষমতা নেই দিনকে অতিক্রম করার ফি ফালাকি চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সবগুলো নিজ নিজ কক্ষপথে চলে কার হুকুম মেনে আল্লাহর হুকুম মেনে চলে এই জন্য সবাই মুসলিম সবাই কি এবারে বলবেন পশু পক্ষী এক কথা আল্লাহ বলে দিয়েছেন তুসাবহু মানফিস মাহফিস সামাওয়াতি মাহফিল আসমানে বা জমিনের যা কিছু আছে সবগুলো সাত আসমান এবং জমিন ওয়ামানফি হিন্না এবং এই দুয়ের মধ্যবর্তী যা কিছু আছে সবগুলো তাসবি পরে কার আল্লাহ বলছেন তাসবিও পরে যে আমরা তো হুজুর বুঝি না আপনি বুঝবেন কি করে আপনি শোনেন কুহু কুহু ও বলে আল্লাহু আল্লাহু আপনি ভোর রাতে মোরগের আওয়াজ শুনেন কুকুরাতুর আসলে সে বলে সুব্বোহন কুদ্দোসন আল্লাহ এই কথার অপরাণে বলে দিয়েছেন আল্লাহ রব্বুর আলমিন বলছেন এমন কোন বস্তু নেই এমন কোন জিনিস নাই পাহাড় পর্বত বলো চন্দ্র সূর্য বলো আসমান জমিন বলো গাছগাছালি বলো এমন কোন বস্তু নাই যে আল্লাহ তসবি পরে না ইল্লা ওয়ালা কিল্লা ওয়ালাকিন না তসবি হাহুম কিন্তু তোমরা ওদের তাসবি জানো না ওদের তাসবি বুঝো না আল্লাহ বলছেন তোমরা ওদের তাসবি সকলে তসবি পরে কার তাহলে আল্লাহর হুকুম মানে আল্লাহর তসবি পরে যারা সবাই কি মুসলিম এখন আসুন আমরা এরকম আল্লাহর হুকুম মেনে মুসলিম কিনা আল্লাহর হুকুম পাওয়া যাবে কোথায় মন করা বললে চলবে আল্লাহ তারা বিধান দেন নাই সেই বিধান ছাড়া যদি কোনো ব্যক্তি এবাদত করে এবাদত চলবে জহরের ফরজ নামাজ কয় রাখা আসর কয় রাখা এসা কয় রাখা মাগরীব কয় রাখা এখন যদি আজকে আমি বলি ভাইরা মাগরীবের নামাজ তিন রাকাত পড়বেন কেন চার রাকাত পড়েন একটা রুকু বেশি হবে দুইটা সেজদা বেশি হবে খুশু খুজুর সঙ্গে লম্বা রুকু করবেন সেজদা করবেন তাসবি পড়বেন সুবাহান রব্বের আজিম সুবাহান রব্বের আলা এইরকম চার রাখাত মাগরি পড়বেন আজকের থেকে আপনারা কেউ পড়বেন কেন পড়বেন না আমি আলেম মানুষ বললাম মানবেন না কেন মানবেন না আল্লাহর হুকুম নাই রসুলের তরিকায় নাই পরিষ্কার এইটা যদি পরিষ্কার বুঝে থাকেন তাহলে ইনশা আল্লাহ লাস্টের দিকে আলোচনা করতে আমার সুবিধা হবে তখন দেখবেন যে নিজের মত মতো না হইলে হুজুর ভুল বলতেছে সমস্যাটা এখানে আমার ভেয়েরা আল্লাহ রব্বুল আলমিন এই জন্য মানুষকে কোরআন দিয়েছেন কেতাব দিয়েছেন খালি রসুল পাঠান নাই এটাকে আমি উদাহরণ দিয়ে বলি মানুষকে আল্লাহ চক্ষু দিয়েছেন কিসের জন্য কিন্তু চোখ থাকলেই দেখে চোখ থাকলে কি দেখে নাকি বলবেন চোখ কানা হলে দেখে না না তা না চোখের পাওয়ারও ঠিক আছে তোমার চোখের পাওয়ার ঠিক আছে তারপরেও চোখ দিয়ে দেখতে হলে আলোর প্রয়োজন কিসের প্রয়োজন তোমার চোখের পাওয়ার যত ভালো হোক না কেন যদি কোনো আলো না থাকে সূর্যের আলো চাঁদের আলো মোমবাতির আলো বিদ্যুতের আলো কোন প্রকারের আলো যদি তোমার চোখের সামনে না থাকে তোমার চোখের পাওয়ার যত ভালো হোক না কেন কিছুই দেখা যাবে না ঠিক কিনা ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলমিন মানব জাতিকে আর একটা চক্ষু দিয়েছেন জ্ঞানের চক্ষু কোন চক্ষু এই জ্ঞান চক্ষুটা দিয়েছেন মূলত আল্লাহকে চেনার জন্য আল্লাহর বিধানকে জানার জন্য কিন্তু এই জ্ঞান থাকলেই আল্লাহকে চেনা যাবে না এখানেও একটা আলোর দরকার কি দরকার এই চোখ দিয়ে দেখতে যেমন আলো দরকার জ্ঞান চোখ দিয়ে দেখতে কি লাগবে সেই আলোটাই হচ্ছে কোরআন সে আলোর নাম কি আল্লাহ তারা কোরআনে বলছেন قد جاءكم من الله نور وكتاب مبين তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে নূর আগমন করেছে আলো আগমন করেছে আলো কোরআনের আবার সুরায় সফে আল্লাহ বলেছেন সুন্দর করে ইউরি তফি ও নূর আল্লাহ আল্লাহর দুশ্মনেরা কাফের মোশরেকেরা চায় আল্লাহর নূরকে নির্বাপিত করে দেওয়ার জন্য তাদের মুখ দিয়ে ফু দিয়ে নিভিয়ে দিতে চায় অল্লাহ মুতিম্ব নূরিহি আল্লাহ রাব্বুল আলমিন তার নূরকে পূর্ণ করে ছাড়বেন ওয়ালাউ কারিহাল কাফিরুন যদিও দুনিয়ার সমস্ত কাফের মোশ্রেকরা ঐক্যবদ্ধ ভাবে আল্লাহর নূরকে নিবাতে চায় তারা নিবাতে পারবে না আল্লাহ তার নূরকে পূর্ণ করেই ছাড়বেন সেই নূরের নাম কি এটা হচ্ছে আলো এই আলো যদি না থাকে যত বড় বিজ্ঞানী হোক না কেন আল্লাহকে চিনতে পারবে ডারোইন বিজ্ঞানী ছিল জ্ঞানের কমই ছিল না কিন্তু কোরআনের আলো ছিল না বিধায় সে মানব কেমনে সৃষ্টি হল এই চিন্তা করতে করতে কোনো কিছু খুঁজে না পেয়ে বানর দেখে বলল এইগুলোই আমাদের আদি পুরুষ বানর গাছে ঝুলতে ঝুলতে ল্যাপটা পড়ে গেছে এরপরে সোজা হয়ে হাঁটা শুরু করেছে এইভাবে মানুষ তৈরি হয়েছে আমি আপনাদেরকে বলতে চাই বানর এখনো জঙ্গলে আছে কিনা চিড়িয়াখানা আছে কিনা গাছের সঙ্গে ঝোলে কিনা আগে যদি ঝুলতে ঝুলতে ন্যাচটা পড়ে গিয়ে থাকে এখন পড়ে না কেন এখনো তো কোনো একটা বানর অর্ধেক মানুষ কোনোটা পোয়া মানুষ কোনোটা সিকি মানুষ হওয়ার কথা ছিল হচ্ছে না কেন আসল বিষয়টা হচ্ছে এই পাবদা মাছ আর বোয়াল মাছ দেখতে একরকম কিনা এখন যদি কেউ বলে এই পাবদা মাছগুলো হচ্ছে বোয়াল মাছের আদি পুরুষ মানা যাবে এরকম ভাবে গজার মাছ টাকি মাছ দেখতে একরকম কিনা এখন যদি কেউ বলে গজার মাছগুলো হচ্ছে এই বড় বড় শৌল মাছ গজার মাছের আদি পুরুষ টাকি মাছগুলো বিশ্বাস করা যাবে ঠিক তেমনি ভাবে মানুষকে আল্লাহ রব্বুল আলমীর মানুষ করেই সৃষ্টি করেছেন কিন্তু এই বিজ্ঞানীর জ্ঞান থাকা সত্ত্বেও সেটা বুঝতে পারে নাই কারণ কি ছিল না জ্ঞান ছিল ঠিকই কিন্তু জ্ঞান চোখের সামনে কোরআনের আলো ছিল না অপরদিকে ডক্টর মরিস বুকাইলি একজন খ্রিস্টান তিনিও কোরআন গবেষণা করতে শুরু করলেন উদ্দেশ্য ছিল কোরআনের ভুল ধরা খ্রিস্টান মানুষ অনুবাদ পড়ল ইংলিশে কিছু ভুল পেয়েও গেল মহা খুশি আমি কোরআনের ভুল ধরতে পেরেছি খ্রিস্টান জগৎ খুশি হবে মুসলিম জগৎ ধ্বংস হয়ে যাবে মহা খুশি কিন্তু চালাক মানুষ জ্ঞানী মানুষ চিন্তা করলেন আমি কোরআনের অনুবাদ করে ভুল ধরেছি ইংরেজি অনুবাদ করেছি অনুবাদক ভুল করলে তো সর্বনাশ আমি বোকা হয়ে যাব সেজন্য আমাকে কোরআনের ভুল দপ্তরে আরবি শিখতে হবে এজন্য কোরআন সহিশুদ্ধভাবে বুঝতে হলে তাদেরকে ঠিকমতো আরবি বুঝতে হবে এবারে ডক্টর মরিজ বোকাইলি আরবি ভাষা শিক্ষা করতে শুরু করল আনাকুম বানাকুম জানাকুম না ঠিক মতো আরবি শিখল আরবি ভাষায় পাণ্ডিত্য অর্জন করে আবার কোরআনুল করিমকে সামনে নিয়ে বসলো আলিফলাম মেমাল হামদু থেকে শুরু করে সুরায় নাচ পর্যন্ত একবার নয় দুবার নয় বারবার পড়াশোনা করল এবারে তিনি মন্তব্য লেখলেন অনেক বই তার আছে বাংলায় আপনারা দেখে নেবেন তিনি লেখলেন আমি কোরআনুল করিমকে পড়তে শুরু করেছিলাম কোরআনের ভুল ধরার জন্য সেজন্য আমি আরবি ভাষা শিক্ষা করেছি কোরআনকে বারবার পড়েছি গোটা কোরআনকে আমি যতবার পড়লাম ততবার কোরআনের নতুন বিজ্ঞান আমার সামনে উপস্থিত হয়েছে আমি কোরআনুল করিমকে ভুল ধরার জন্য পড়া শুরু করলাম আমি কোরআনুল করিমকে যত বেশি পড়তে লাগলাম আমার ভুল ধরা তো দূরের কথা কোরআন বরং আমার জীবনের ধাপে ধাপে আমার জীবনের বাকে বাকে যতগুলো ভুল ছিল সমস্ত ভুলগুলো এক এক করে কোরআন সংশোধন করে দিয়েছে জনে বলেন সুহার আল্লাহ তোমাদের কাছে আলো এসেছে এই কোরআনের আলো যে যেই ব্যক্তি গ্রহণ করবে কোরআনের বিধান যেই ব্যক্তি মেনে নিবে ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে রাষ্ট্র জীবনে সব ক্ষেত্রে যে ব্যক্তি কোরআনকে মানবে সেই ব্যক্তি মুসলিম হবে আর যদি কোরআনের কিছু মানে কিছু মানে না তাকে মুসলিম বলা যাবে না এবারে ভাই যারা আসুন আমরা বুঝে শুনে মুসলিম হলাম কিনা কোরআনুল করিমে আল্লাহ রাব্বুল আলমিন বলেছেন আস-সারিকু আস কাসাবা চোর চাই পুরুষ হোক চাই নারী হোক তুমি চোরের জন্য শান্তিতে ঘুমাতে পারছো না মসজিদের জুতা পর্যন্ত রক্ষা করা যায় না চোরের জ্বালায় তোমার ঘুম আসে না এই চোরের থেকে বাঁচতে হলে আমার বিধান রয়েছে কোরআনে আসারে তু আসারে পাতুম চোর চাই পুরুষ হোক চাই নারী হোক চুরি করলে ওদের হাত কেটে ফেলো আইনটা দিয়েছেন কে আমার সমাজে আইন আছে এবারে মুসলিম কিনা আপনি ভোট দেন আল্লাহর বিধানকে পরিবর্তন করেছে আল্লাহ রাব্বুর আলমিন বলেছেন আল্লাহ হাফেজ আমার পিছনে বসা আছে আমার আগে যে বক্তা ওয়াজ করে আমার ছাত্র হাফেজ যাত্রের হাফেজ বয়ানে বুঝেন না এবং আরো কয়েক ডজন আছে আমার সাথে আলেন যারা প্রত্যেকে হাদিসের যে কোনো বিষয়ে হিসাবে বের করে দিবে আমার পাশে বসা আছে আপনারা কিন্তু বলছি তো আপনাদের কোরআনের আয়াত যদি মিথ্যা বলি তা ধরবে না সামনে লোকদেরকে বললাম কোরআন আয়া আল্লাহ রব্বুল আলমিন বিধান দেন লা আল্লাহ বলছেন আল্লাহর বিধানকে পশ্চাতে ফেলে দেওয়া আল্লাহর বিধানকে পিছনে ফেলে দেওয়ার অধিকার কাউকে দেওয়া হয় নাই অধিকার কারো আছে না আল্লাহ পরিষ্কার বলেছেন আলাহুল কলকুয়াল আমরু জেনে রাখো সৃষ্টি যার আইন চলবে কেবল তার সৃষ্টি যার কোরআনের আয়া আল্লাহ আকবর আমরা যখন একটা কারখানার মালিককে চিনি যে এই লোকটা এই এক লক্ষ শ্রমিক আছে এটার মালিক এই তুরাবাড়ি এখন কারখানার মালিকদেরকে উনি যা বলবেন সবাই শুনবে কিনা এই কারখানা দুনিয়ার কারখানার মালিককে আছে গোটা আসমানে বা জমিনে যা কিছু আছে সব কিছুর একচ্ছত্র মালিকানা কার মালিকানা যখন আল্লাহর আইন চলবে কার আল্লাহর বিধান ছিল চোরের হাত কেটে দাও আল্লাহ বলেন এইটা যদি বাস্তবায়ন করো তোমার দোকান খোলা থাকবে চোরের ভয় থাকবে না মক্কা মদিনায় গিয়ে দেখো আদান হয়ে গেছে হাইয়ারাসানা স্বর্ণের দোকান পর্যন্ত খোলা রেখে মসজিদে চলে যাচ্ছে কোন চোরের ভয় নাই সোনার মদিনারে অবস্থা সোনার বাংলায় যদি যাও মসজিদে ভালো জুতা নিয়ে জুতাটা চুরি হয়ে যাবে গত রাত্রে আমি মাহবিল করতে গেলাম ঠিকানে পকেটে একটা মোবাইল ছিল কোন জায়গায় পড়ে গেছে আর পাইলাম না বিশ হাজার টাকার উপরে মোবাইলটা দাম এইবার হজর থেকে আনলাম যাই হোক ই সেভেন্টি টু এটা শখের মোবাইল ছিল আমার একটা নিয়ে গেছে চলে ভাইরা আমার আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল কারিমে পরিষ্কার করে দিলেন এরপরে আল্লাহর নবীর আমলের মাধ্যমে বাস্তবায়ন করেছেন হাদিস পড়ুন মুসলিম শরীফের সই হাদিসে রয়েছে আল্লাহর নবী যখন মোদীর মক্কা বিজয় করলেন মক্কা বিজয়ের তিন দিনের মাথায় মক্কায় একটা চুরির ঘটনা ঘটল চুরিটা করেছে কে মক্কার কোরাইশ বংশের এক সম্ভ্রান্ত মহিলা নামটাও আল্লাহর নবীর ছোট মেয়ে ফাতেমার নামে নাম কোরাইশের নেতারা চিন্তায় পড়ে গেল এখন ইসলাম এখানে বিজয় হয়েছে কোরআনের রাজ কায়েম হয়েছে এখন যদি এই বিচার হয় তো হাত কাটা যাবে হাত কাটা গেলে কোরআশ বংশের বদনাম হয়ে যাবে কি করে আল্লাহ নবীকে একটু বুঝানো যায় যে বিচারটা লঘু করা যায় কিনা বিকল্প ব্যবস্থা করা যায় কিনা এজন্য সবাই ধরল আল্লাহর নবীর পালক নাতি আল্লাহ নবীর পুত্র সন্তান আপনারা জানেন জীবিত ছিল না একটা পালক পুত্র ছিল নাম কি জায়েদ এই জায়েদের পুত্র ছিল উসামা সেই হিসেবে পালক নাতি আল্লাহর নবীর আদরের নাতি নবীর সঙ্গে কত কথাই না বলে মক্কার নেতারা গিয়ে উসামাকে ধরল তুমি তোমার দাদুজানের কাছে গিয়ে বলো ইয়ার সুরাল্লাহি মক্কায় একটা চুরির ঘটনা ঘটে গেছে ধরা পড়েছে বিচারটা আপনার আদালতে আসবে মক্কার সম্ভ্রান্ত বংশ কোরাইশ বংশের মেয়ে যদি ওর হাত কাটা যায় কোরাইশ বংশের বদনাম হয়ে যাবে আপনিও কিন্তু সেই বদনামের ভাগিদার হয়ে যাবেন আপনার বংশটাও কোরাইশ বংশ তেল দিল বুঝলেন না এরপরে শুনুন এ পর্যন্তই শেষ নয় ওই মহিলার নামটাও হচ্ছে আপনার ছোট মেয়ে ফাতেমার নামে নাম একটু বিকল্প বিচার করা যায় কিনা আল্লাহ নবী কি বিকল্প বিচার করেছিলেন মুসলিম শরীফের সহি হাদিসে বর্ণিত হয়েছে আল্লাহ রাসুল সাল সাল্লাম বলেছেন ও মুসলিম জাতি তোমরাও কি সেই হুমি খ্রিস্টানদের মতো আল্লাহর বিধানকে পরিবর্তন করতে চাও ওদের মধ্যে বড় লোকেরা যদি কোনো অন্যায় করত ধনী লোকেরা কোনো অন্যায় করত সম্ভ্রান্ত পরিবারের কোনো লোকে অন্যায় করত তার বিচারকে ঘুরিয়ে দিত জেনে রাখো আল্লাহ তারা বিধান দিয়েছেন এই বিধানকে পশ্চাতে ফেলে দেওয়ার অধিকার কারো নাই আমারও নাই শুধু কুরাইশ বংশের মেয়ে ফাতেমা কেন আজকে যদি কোরআশ বংশের মেয়ে ফাতেমা ছাড়া মোহাম্মদের কলিজার টুকরা মা ফাতেমা যদি চুরি করত আমি আল্লাহর বিধান বাস্তবায়ন করতে গিয়ে আল্লাহর হুকুম বাস্তবায়ন করতে গিয়ে আমি তার হাত পর্যন্ত কেটে ফেলতাম জয় বলেন আল কোরআনের আলো খামাখাই বলবেন ঘরে ঘরে চলো আল কোরআনের আলো সংসদে যাবো কারণ ঘরে ঘরে দাঁড়াইবেন করতে নিবেই দিবে পুলিশ এসে আপনি এইখানে চলে হাতকাতে পারবেন মুফতি মধ্যে রহমানি যত জোরেই বলুক আর এইখানে যত শত লোক থাকুক চোরের হাত কাটেন না দেখবেন পুলিশ গ্রেফতার করবে জসিমুদ্দিনকে আগে তাহলে আপনি ঘরে ঘরে দাঁড়াইতে পারবেন না কোথায় দাঁড়াইতে হইবে আল্লাহর আইন পরিবর্তন করার অধিকার কারণে এটা আমরা পরিষ্কার হয়ে গেলাম আসলে আরো একটা দেখাই তাহলে কেমনে বুঝবেন আল্লাহ রাব্বুর আলমিন কোরআনুল কারিমে স্পষ্ট করে বলেছেন ওয়ালা তাকরাবুজ জিনা দুনিয়ার মুমিন্দা তারা মুমিন দাবি করো খবরদার তোমরা জেনার বিচারের ধারে কাছেও যেও না এটা বড় পোনা কাজ অশ্লীল কাজ হারাম করেছেন কে জেনা করতে নিষেধ করেছেন কে আমার জাতি বলল যে না পতিতালয়ের যদি লাইসেন্স থাকে তাহলে তাকে তোমরা বেশা বলো না এটা অবৈধ একটা কর্মী এর নাম কি যৌন কর্মী আজকের পত্রিকা আছে একটা যৌনকর্মীকে খুন করেছে দেখেন না আজকে পত্রিকায় না পত্রিকায় বলেন না আজকে পত্রিকায় আছে একজন যৌনকর্মীকে কন্ট্যাক্ট করেছিল চুক্তি করেছিল এতে মণিমোনার না হওয়ায় ওকে জবাই করেছে কর্মী আমার ভাইয়েরা আল্লাহ রব্বুল আলমিন জেনাবিচারকে হারাম করে দিলেন আমার জাতি পতিতালয়ের লাইসেন্স দিয়ে হালাল করে দিচ্ছে বৈধ করে দিচ্ছে আল্লাহর হারামকৃত জিনিসকে বৈধ করা হালাল করার অধিকার কারো আছে যদি করে এবারে আসুন শাস্তিও বলা আছে ব্যবিচারী আর ব্যবিচারী যদি বিবাহিত না হয় তাহলে ওদেরকে জনসমক্ষে আনো একশো দোররা মারো আর যদি বিবাহিত হয় ওই বাঁধরগুলোকে গাছের সঙ্গে বাঁধো অথবা হাঁটু পর্যন্ত গাড়ো এরপরে চতুর্দিক থেকে পাথর ছুঁড়ে ও রক্ত মাংস হাড্ডিগুলো বাতাসে উড়িয়ে দাও আইনটা দিয়েছেন কে আল্লাহর বিধান আছে এটা বর্বর আইন মধ্যযুগীয় বর্বর আইন এরকম ভাবে এটাকে তিরস্কার করা হলো বাতিল করা হলো বিকল্প আইন তৈরি করা হলো আরো দেখবেন ও আমার ভাইরা আল্লাহ রব্দুল আলমিন কোরআনুল কারিমে সুদকে হারাম করে দিয়েছেন না হালাল সুদ হালাল না হারাম সুরায় বাকারার দুশো পঁচাত্তর থেকে নেউরাশি পর্যন্ত পর্বের পরে পাবেন আল্লাহ রাব্বুল আলমিন ব্যবসাকে হালাল করেছেন আর সুদকে করেছেন কি শুধু এ পর্যন্ত এরপরে বলছেন দুইশো উনাশি নাম্বার আগে বলছেন ইয়া ওহে ইমানদার কোন যারা ইমানের দাবি করছো মমিন করে দাবি করছো মুসলিম দাবি করছো তোমরা আল্লাহকে ভয় করো তোমরা যদি সত্যিকার মমিন হয়ে থাকো তাহলে তোমাদের যত পাওনা সুদ আছে দারুমা বাকি আমিনার রেবা তোমাদের মা বাকিয়া যত বকেয়া সুদ আছে সমস্ত সুদগুলো ছেড়ে দাও বর্জন করে দাও কে বলেছেন এরপরে বলছেন পাইল্লাম তাফা আলু যদি আল্লাহর বিধান জানার পরে তোমরা বর্জন না করো তাহলে তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসুলের সঙ্গে যুদ্ধের ঘোষণা করে দাও কার সঙ্গে যুদ্ধের ঘোষণা সুদ হারাম করেছেন কে এবারে আমার জাতি বলল না সুদ হারাম হলে চলে না সুদ হারাম হলে দেশ কেমনে চলবে এই জন্য আমার দেশের আইন হল সুদের যদি লাইসেন্স থাকে তাহলে হালাল বৈধ লাইসেন্স না থাকলে অবৈধ গ্রামের সুদী মহাজনেরা যদি টাকা সুদে লাগায় এটা হল হারাম সরকারের খাতায় কারণ এটা লাইসেন্স নাই আর এছাড়া Sonali bank Rupali bank Pubali bank Janata bank Krishi bank বাউয়া ব্যাংক কোনো ব্যাংক যত আছে সব চলে কিসে সুদে চলে না এটা হালাল এটা কি হালাল কারণ কি সরকার অনুমোদন দিয়েছে এগুলো ব্যাংকের অনুমোদন দেয় কে তো সরকার অনুমোদন দিলে সুদ হালাল হয়ে গেল সুদ হারাম করলেন কে আর হালাল করলো কারা এখন সরকারের দোষ দিয়ে তো লাভ নাই সরকার কি এমনি হয় না আপনারা বানান তাহলে এইগুলো বানাবার ক্ষেত্রে আমাদেরও ভূমিকা আছে ঠিক কিনা এই জন্য আমি সরকারের দোষ দিচ্ছি না দোষ দিচ্ছে আমাদের আমরা কেমন মুসলিম একটু দেখাচ্ছি এমনি ভাবে আরো বলবো আল্লাহ রাব্বুর আলমিন পর্দার বিধান দিয়েছেন তোমার দেশে বড় সমস্যা ইফটিজিং হয় নারীকে ধর্ষণ করে নারীকে হাইজ্যাক করে এসিড মারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল বিধান দিয়েছেন ইয়া يدنين عليهن من جلابيبهن ذلك أدنى أن يعرفن فلا يؤذين হে নবী আপনি আপনার স্ত্রী আপনার মেয়েদেরকে এবং সমস্ত মমিনদের মেয়েদেরকে বলুন তারা যেন নিজের উপরে জেলবাব করে নেয় হেজাব করে নেয় পর্দা করে নেয় পর্দার বিধান দিয়েছেন কে আমার জাতি বলল যে না পর্দার জন্য কাউকে বাধ্য করা যাবে না পর্দার জন্য বাধ্য করেছেন কে আল্লাহর বিধান যদি কোনো ব্যক্তি বাতিল করে অথবা এই যুগে চলে না বলে ইমান থাকবে এবারে শুনুন আরো স্পষ্ট বিষয় যেটা তোমাদের ভোলার কথা নয় কোরআন বলছে আল্লাহ তালা সম্পত্তি বন্টনের আইন দিয়েছেন কে সোরাইনে সার এগারো নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলমিন বলছেন ইউসি কুমুল্লাহ أولادكم للذكر مثل حظ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহ তারা নিজে তোমাদেরকে হুকুম দিচ্ছেন ওসিয়াত করছেন কে হুকুম দিচ্ছেন নবীর দায়িত্ব ছাড়েন নাই কোন রসুলের দায়িত্ব ছাড়েন নাই মুক্তি সাহেবের দায়িত্ব ছাড়েন নাই পীরের দায়িত্ব ছাড়েন নাই আল্লাহ রব্বুল আলমিন নিজে ঘোষণা করেছেন আল্লাহ তারা তোমাদেরকে ওসিয়াত করছেন হুকুম দিচ্ছেন বিধান দিচ্ছেন তোমাদের সন্তানদের ব্যাপারে একজন পুরুষ সন্তান দুইজনের দুইজন একজন নারী একজন পুরুষ সন্তান দুইজন নারীর সমান সম্পত্তি পাবে আইনটা দিয়েছেন কে আমার জাতি বলল যে না আল্লাহ তালা নারীদেরকে ঠকিয়েছে পর্দার বিধান দিয়ে নারীদেরকে চার দেয়ালের ভিতরে আবদ্ধ করেছে ও আমার ভাইয়েরা এই বিধানগুলো সব কার এতগুলো বিধানকে যদি অমান্য করে এরপরও মুসলিম হওয়া যাবে মুসলিম মানে এই জন্য আমি আগে পরিষ্কার করে নিয়েছি ইসলাম অর্থ কি এক আল্লাহর বিধানের কাছে আত্মসমর্পণ করা ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে রাষ্ট্রীয় জীবনে এক কথায় জীবনের সকল ক্ষেত্রে এক আল্লাহর আনুগত্য এক আল্লাহর সার্বভৌমত্ব এক আল্লাহর কমান্ড চলবে বিধান চলবে কার যদি কোনো ব্যক্তি কিছু মানে আর কিছু মানে না আল্লাহ বাতিল করে মুসলিম থাকবে তাহলে শয়তানের দোষ ছিল কি শয়তান আল্লাহর হুকুম অমান্য করেছিল কয়টা এরকম তো আদম করেছিল আদমকে আল্লাহ রব্বুল আলমিন বললেন আদম আদম উস্কুন আন্ত ভাষা উজুকাল চান্নাতা وكلا منها رغدا حيث شئتما ولا تقربا هذه الشجرة فتكونا من الظالمين ও আদম তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো যেথা ইচ্ছা সেটাই যাও যা মনে চায় তা খাও কিন্তু খবরদার খবরদার এই নির্দিষ্ট গাছের কাছেও যাবে না আদম আলাই ইসলাম ভুল করে খেয়ে ফেললেন আল্লাহ তারা জিজ্ঞেস করলেন আদম তুমি এই কাজটা কেন করলে আদম আলাহ ইসলাম কেন করলো আল্লাহ তারা বলছেন আদামু আদম আল্লাহর পক্ষ থেকে কিছু কথা শিখলো সেগুলো সে বলল যার কারণে আল্লাহ তারা তার তবা কবুল করেছেন সেই কথাগুলো ছিল কি ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين وأمر رب ও আমার রব আমি নিজের উপরে জুলুম করেছি অত্যাচার করেছি আমরা অন্যায় করে ফেলেছি তুমি যদি আমাদেরকে ক্ষমা না করো এবং দয়া না করো আমরা তো ক্ষতিগ্রস্ত হয়ে যাব আদবার আসলাম ক্ষমা চাইলেন আল্লাহ ক্ষমা করে দিয়েছেন কিনা আল্লাহ তারা তারা তারাখি সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুর আলমিন তাকে ক্ষমা করে দিয়েছেন জোরে বলেছেন অপরদিকে ইবলিসকে আল্লাহ হুকুম দিলেন আদমকে শ্রদ্ধা কর ইবলিস শ্রদ্ধা করল না আল্লাহ তালা ইবলিসকেও জিজ্ঞেস করলেন আল্লাহ তালা জালিম আল্লাহ তালা সুযোগ দিচ্ছেন ইয়া ইবলিসু মা মানাকা আল্লাহ তাসজুদা ইদা ওহে ইবলিস আমি যখন তোকে হুকুম করলাম তুই কেন আদমকে শ্রদ্ধা করলি না কে তোকে বাধা দিল ইবলিস যদি বলতো আল্লাহ আমি অন্যায় করেছি আল্লাহ মাফ করতেন কিনা আল্লাহ মাফ করতেন না ইবলিস বলতো আল্লাহ মাফ করতেন কিনা কিন্তু ইবলিস তা বলে নাই ইবলিস উল্টা আল্লাহর বিরুদ্ধে যুক্তি পেশ করলো সে বকালা আনা খায়রুম অরাব্বুল আলমিন আমি তো আদমের চেয়ে ভালো তার মানে তোমার হুকুম দেওয়াটা ঠিক হয় নাই তুমি চোরের হাত কাটতে বলেছ অন্যায় করেছ অধিকার লঙ্ঘন করেছ জেনাবে বিচারকে হারাম করেছ যৌন কর্মীদের অধিকার হরণ করেছ তুমি পাথর ছুড়ে হত্যা করতে বলেছ ঠিক করো নাই তুমি সম্পত্তি বন্টনের আইনে নারীদেরকে ঠকিয়েছ ও ভাইজান ইবলিস এইরকম ডাইরেক্ট কথা বলে না ইবলিস বলেছে আনা ভাই রমিন হু আমি তো আদমের চেয়ে ভালো কেমনে ভালো তাও বুঝাইল কলাত্তানি তুমি আমাকে সৃষ্টি করেছ আগুন দিয়ে আদমকে সৃষ্টি করেছ মাটি দিয়ে আগুন যদি নিচেও জ্বালায় উপরে উঠে সেই আগুনের গতি ঊর্ধ্বে মাটির গতি নিম্নে মাটি যদি উপরে ছুঁড়ে মারা হয় নিচের দিকে চলে আসে অতএব যুক্তির কথা হল আদম আমার সামনে নত হবে চেষ্টা করবে আমি আদমকে চেষ্টা করব এটা যুক্তিতে মেলে না প্রথম যুক্তিবাদীর নাম কি প্রথম যুক্তিবাদীর নাম কি এই জন্য মনে রাখবেন কাল যুক্তিবাদী অমুক্তমুখ এই দিয়ে আমাদের দেশে এখন ওয়াজ হয় আল্লামা ইকবাল এই কথাটা ভারতবর্ষের জন্য খুব সুন্দর বলেছেন করবুল বলল তাউস কি তকলিদ সে তওবা করবুল বলল তাউস কি তকলিদ সে তওবা বুলবুল ফকত আওয়াজ হায় তাউস ফকত রং অমুসলিম জাতি তোমরা আজকে বুলবুলের গান শুনে সুরওয়ালা ওয়াজ কাহিনীর ওয়াজ কে আকাশে উড়ল কে জমিনে দৌড়াইল কে নদীতে বিছাইল এই সমস্ত শুনে শুনে আজকে মুসলিম জাতি কোরআনকে ভুলে গেছে হাদিসকে ভুলে গেছে সেই জন্য বলেছে বুলবুল ফকত আওয়াজ হয় তাউস ফকত রং বুলবুলির খালি গান আছে আর কিছু ভিতরে নাই তাউস মানে ময়ূর পাখি তার মানে আবা কাবা ডিব্বা ডুব্বা নিয়ে একজন বড় কিছু আসলো আর কি করলো কিছু বলে গেল এটাই কোরআন হাদিস হয়ে গেল আমার দেশে অনেকে বলে আমাদের কোরআন হাদিস বুঝি না আমাদের হুজুর পিসা হুজুর যা এটাই মানবো এরকম বলেন অনেকে বাইরা আমার কোরআনুল করিমে এদিন স্পষ্ট করে দিয়েছে মুসলমান জাতি তোমাদের মধ্যে যদি কোন বিষয়ে বিবাদ দেখা দেয় বিতর্ক দেখা দেয় মুক্তি জসিমুদ্দিন রহমানি বলছেন একরকম আর সমস্ত পিরসাবরা বলছে আর রকম তাহলে কি হবে বেশিরভাগ কোন দিকে গেল বড় পীর সাহেব কি বললো এইটা মানবা না কি করবা কোরআনুল করিমের সুরায় নেশার উনষাট নম্বর আদালত বলছেন যদি তোমরা কোন বিষয় বিবাদে লিপ্ত হও বিতর্কে লিপ্ত হও রসুল তার ওটা আল্লাহর কাছে এবং আল্লাহর রাসুলের কাছে ফিরিয়ে দাও আল্লাহর কাছে ফিরিয়ে দেওয়ার মানে হচ্ছে কোরআনের কাছে ফিরিয়ে দাও কোরআন মিলাও রাসুলের কাছে ফিরিয়ে দাও মানে হচ্ছে রাসুলের সহি হাদিসের সঙ্গে মিলাও কোরআন এবং হাদিসের সঙ্গে যার কথা মিলবে তারটা মানতে হবে কোরআন হাদিসের সঙ্গে যারটা মিলে না তারটা মানা যাবে না ঠিক কিনা যুক্তি মুক্তিবাদ ইবলিস প্রথম যুক্তি বেশ করেছে প্রথম বুদ্ধিজীবীর নাম কি আমার দেশে অনেক বুদ্ধিজীবী আছে মৎস্যজীবী কাকে বলে মাছ বিক্রি করে খায় বা মাছ ধরে মাছের আরোপ দেয় মাছের ব্যবসা করে দুগ্ধজীবীকে দুধ উৎপন্ন করে বিক্রি করে দুগ্ধজীবী এরকম বুদ্ধিজীবী কাকে বলে বুদ্ধি বিক্রি করে খায় তার মানে হচ্ছে যে সমস্ত মুসলমান সন্তানরা এহুদি খ্রিস্টানরা আইন পড়াশোনা করে কোরআনের আইনকে ভুলে গিয়ে কোরআনের বিরুদ্ধে কথা বলে এমনি খ্রিস্টানদেরকে খুশি করে ভারতের কাছে আমেরিকার কাছে এমনদের কাছে কোরআনের বিরুদ্ধে কথা বলে আমাদের সমাজে তারাই বুদ্ধিজীবী নামে পরিচিত ঠিক কিনা তবে সব বুদ্ধিজীবী না আবার যারা এর থেকে ব্যতিক্রম তাদেরকে আমরা স্বাগত জানাই ধন্যবাদ জানাই কিন্তু বেশিরভাগ লোকের এই কাজটাই করে এই জন্য বলছি প্রথম বুদ্ধিজীবীর নাম কি আল্লাহ আমি তো আদমের চেয়ে ভালো ফালার তানিমিনার তুমি আমাকে সৃষ্টি করেছ আগুন দিয়ে ইবলিসকে আর আদমকে সৃষ্টি করেছ মাটি দিয়ে সুতরাং যুক্তির কথা হল আদম আমার সামনে নত হবে আমি আদমের সামনে নয় আল্লাহর হুকুমের বিরুদ্ধে যুক্তি পেশ করলো কাপের হয়ে গেল অমুসলমান জাতি ইবলিস যদি আল্লাহর একটা হুকুম কামান্য করে কাফের হয়ে যায় তাহলে তুমি আমি মুসলমান দাবি করে যদি অনেকগুলো হুকুম বাতিল করে দিলাম মুসলমান থাকব এইখানেই পার্থক্য মুসলমানদের মধ্যে আর কাফেরদের মধ্যে মুসলিমরা জীবনের সকল ক্ষেত্রে হুকুম মানবে কার আর ওরা আল্লাহরটাও মানে অন্যদেরটাও মানে আল্লাহ বিষয়ে তান বিনা রাজ না হোক আপনার এরকম অনেক মুসলমান আছে যাদের চরিত্র কবি সুন্দর বলেছেন হজ্জে কাবা ভিকিয়া গঙ্গা কাছে নান বিলিয়া হজ্জে কাবা ভিকিয়া গঙ্গা কাছে নান বিলিয়া খুশ হে আল্লাহ বিষয়ে তান বিনা রাজ না হো খুশ হে আল্লাহ বি বলেন তারপরে কি শয়তান ভিনা রাজ না হো আল্লাহ খুশি থাকুক শয়তানও যেন অসন্তুষ্ট না হয় এই জন্য মক্কায় হজ করতে যায় আবার গঙ্গায় স্নান করতেও যায় দুর্গা দেবীর কাছে গিয়েও বলে দুর্গা দেবী গদে চড়ে এসেছে বলে দেশে ধনে ধন্যে ফসলে পরিপূর্ণ হয়ে গেছে বলে কিনা এবারে আসুন মক্কার কাফেররাও কিন্তু এই বিশ্বাস করত না কোরআন আজকে ভালো করে বুঝুন আমার দেশের লোকেরা মনে করে আমরা মুসলমান কারণ বিশ্বাস করি আল্লাহ আছেন আল্লাহ আমার সৃষ্টিকর্তা আল্লাহ আমাদের আসমান জমিনের মালিক এইগুলো বিশ্বাস করি এই জন্য মুসলমান আর মক্কার কাফেররা এইগুলো বিশ্বাস করত না সেজন্য কাফের এই বিশ্বাস হল আমাদের এটা ভুল এটা কি প্রমাণ করতে গেলে অনেক সময় লাগবে আর তাছাড়া এমনি বিষয় আপনারা কতটুকু ধৈর্য ধারণ করতে পারেন জানি না কোরআন কারিমে আল্লাহ তারা স্পষ্ট করে দিয়েছেন এই রকম বিশ্বাস মক্কার কাফেররাও করত মক্কায় খানায় ডাল আগে ছিল না ওরা হজ করত না হজও করত হাজিদেরকে পানিও খাওয়াইত খালি তাই না আল্লাহর নবী যখন তৌহিদের দাবার দেওয়া শুরু করলেন আবু জাহাল তখন কি বলল যে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বেদিন হয়ে গেছে কি হয়ে গেছে তার মানে আবু জাহেল বড় ধার্মিক সেই বদরের যুদ্ধে যাওয়ার আগের রাত খানায় কাবার গিলাপ ধরে কান্নাকাটি করেছে রব্বে কাবা ওহে কাবার মালিক কাবার রব আমরা তোমার ঘর নির্মাণ করেছি তোমার ঘরের খ্যাতমত করি সংস্কার করি পরিষ্কার পরিচ্ছন্ন রাখি তোমার হাদিদেরকে পানি খাওয়াই মেহমানদারি করি মোহাম্মদ আমাদের মধ্য থেকে একজন লোক বেদিন হয়ে গেছে বাপ দাদা ধর্ম ত্যাগ করেছে সবা সবই হয়ে গেছে এইরকম দোয়া করলো আল্লাহ তুমি আমাদেরকে তার বিরুদ্ধে সাহায্য করো এরপরে বদরের যুদ্ধের রাত্রে গিয়ে কি দোয়া করেছিল তারিখের কিতাবগুলো পড়ুন আল্লাহ নবীর জীবনের কিতাবগুলো বদর যুদ্ধের কাহিনী পড়ুন আল্লাহ নবী বলেন বদর যুদ্ধের আগের রাত্রে আবু জাহেল আল্লাহর কাছে কান্নাকাটি করে বলছে আল্লাহ তুমি কাবার মালিক আমরা কাবার খাদেন আমাদের মধ্যে মোহাম্মদ সাল্লাম বেদিন হয়ে গেছে আমরা তোমার পক্ষে যুদ্ধ করার জন্য এসেছি বলো এই দুইটা দলের মধ্যে যেটা তোমার কাছে প্রিয় যেটা হক তুমি এদেরকে সাহায্য করো আবু জাহাজ দোয়া করছে কি দোয়া করতেছে আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন যে আবু জাহাজের এই দোয়া আল্লাহ কবুল করেছেন সে বলেছে যে দুইটা দলের মধ্যে যে দলটা তোমার কাছে হক তাকে তুমি সাহায্য করো আল্লাহ তারা তার নবীর দলকে সাহায্য করেছেন হক দলকে সাহায্য করেছেন আর ওর দলকে জাহান নামে পৌঁছে দিয়েছেন ঠিক কিনা আবু জাহাল্লাহ বিশ্বাস করতো আল্লাহ আছে শয়তানেও বিশ্বাস করে আল্লাহ আছে শয়তান যখন জাহান নাম থেকে বহিষ্কৃত হল শয়তান কোন খেলা বাবার কাছে যায় নাই কাদা বাবার কাছে যায় নাই ল্যাংটা বাবার কাছে যায় নাই ও আমার ভাইয়েরা শয়েত আজকে আমাদের মুসলমানরা বিশ্বাস করে কি আল্লাহর ধন রসুলকে দিয়ে আল্লাহ গেছেন খালি হয়ে রাসুলের ধন খাজাকে দিয়ে রসুল গেছেন খালি হয়ে রাসুলের ধন খাজায় পে লুকিয়েছে আজমিরে কেউ ফেরে না খালি হাতে খাজারে তোর দরবারে গান গান এরকম আল্লাহ বলে খালি হয়ে গেছে অমুসলমান জাতি কোন ব্যক্তি যদি বিশ্বাস করে আল্লাহর কোন ক্ষমতা নাই আল্লাহর সমস্ত ক্ষমতা কাউকে দিয়ে খালি হয়ে গেছে সে ব্যক্তি মুসলমান থাকবে কোরআন পরিষ্কার বলেছে সুরাল ইমরানের ছাব্বিশ নম্বর আদালত বলছেন হে নবী আপনি বিশ্ববাসীকে জানিয়ে দিন মুসলমানদেরকে জানিয়ে দিন যারা মুসলিম দাবি করেছে আল্লাহ তুমি সমস্ত ক্ষমতার মালিক সমস্ত ক্ষমতার মালিককে এই নামে একটা সুরাও আছে মুলকু ওই আল্লাহ ক্ষমতা সমস্ত ক্ষমতা যার হাতে সমস্ত ক্ষমতার মালিককে না জনগণ প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ আল্লাহ তারা বলছেন আল্লাহ তুমি সমস্ত ক্ষমতার মালিক তুতিল সাউ তুমি যাকে ইচ্ছে করো ক্ষমতা দান করো ওয়াতাংজিউল মুলকামিন সাউ আর তুমি যার থেকে ইচ্ছা ক্ষমতা ছিনিয়ে নাও অত ইজ্জু সাউ এবং তুমি যাকে ইচ্ছে করে ইজ্জাত দান করো অত জিল্লুমান তাসাও তুমি যাকে ইচ্ছে করো তাকে জিল্লত দান অপমান করো বেয়াদিকাল খাইর সমস্ত মঙ্গলের চাবিকাঠি কার হাতে আল্লাহ পরিষ্কার বললেন সমস্ত ক্ষমতার মালিককে শয়তানও বুঝল সমস্ত ক্ষমতার মালিককে এজন্য জান্নাত থেকে বহিষ্কার হওয়ার পরে প্রার্থনা করেছে কার কাছে কি সুন্দর ডাক দেখেন না কোন আয়াত আছে এটা রব্বি আমার রব তুমি আমাকে কেমন পর্যন্ত অবকাশ দাও সুযোগ দাও হায়াত দাও প্রার্থনা করেছে কার কাছে এছাড়া করে অনেক আয়াত আছে আল্লাহ তারা বলছেন হে নবী আপনি যদি মক্কার কাফেরদেরকে জিজ্ঞেস করেন দুনিয়ার সমস্ত গুফারদেরকে জিজ্ঞেস করেন মান খালা কাহুম কে ওদেরকে সৃষ্টি করেছে তারা বলবে সৃষ্টি করেছেন কে তাহলে সৃষ্টিকর্তা তুমি আমি যেমন বিশ্বাস করি কাকে মক্কার কাফেররা বিশ্বাস করত কাকে আরো সামনে চলো কোরআনের আরাকায় আদাল্লাহ বলছেন ওলা ইনসাল তাহম মান খালাকাস সামাওয়াতি ওয়াল হে নবী আপনি যদি মক্কার আবু জাহাবুল আবদেরকে দুনিয়ার কুফারদেরকে জিজ্ঞেস করেন কে সৃষ্টি করেছে আসমান এবং জমিন অসাক্ষরা শামসাওয়াল কামার এবং চন্দ্র সূর্যকে অধীনস্থ করে দিয়েছে কে কাজে লাগিয়ে দিয়েছে কে তারা বলবে সব করেন কে তাহলে চন্দ্র সূর্য বিশ্বাস করি যে সৃষ্টিকর্তাকে আমি তুমি যেমন বিশ্বাস করি আল্লাহ মক্কার কুফাররা বিশ্বাস করতো কাকে শুধু এ পর্যন্ত না বৃষ্টি দেওয়ার মালিক আল্লাহ ফসল দেওয়ার মালিক আল্লাহ তাও ওরা বিশ্বাস কত করান বলছে হে নবী আপনি যদি মক্কার কুফ্ফারদেরকে জিজ্ঞেস করেন আবু জাহের আবুল হাবদেরকে জিজ্ঞেস করেন দুনিয়ার কুফ্ফাদেরকে জিজ্ঞেস করেন মান নাজ্জালা মিনাস সামাই মান কে আসমান থেকে পানি বর্ষণ বর্ষণ করে বৃষ্টি দেয় কে অতবার সেই পানির মাধ্যমে মৃত্যু জমিনকে শুকিয়ে চৌচির হয়ে যাওয়া জমিনকে আবার জীবিত করে ফসল উৎপন্ন করেন কে তারা বলবে সব করেন কে মক্কার কুফার আল্লাহ বিশ্বাস করত এবার ইহুদি খ্রিস্টান আল্লাহ বিশ্বাস করে কোরআন বলছে সুরায় মায়দার আঠারো নম্বর আল্লাহ বলছেন অকালাতিল ইয়াহুদ নাহনু আপনা আল্লাহ রব্বুর আলমিন বলছেন এহুদি এবং খ্রিস্টানরা বলে আমরা হচ্ছে আল্লাহর সন্তান আল্লাহর নাতিপুতি ওয়াহিব্বাহু তেজ্য পুত্র না আল্লাহর প্রিয় পুত্র আল্লাহর কি রেহুদি খ্রিস্টানরা নিজেদেরকে আল্লাহর সন্তান দাবি করে আল্লাহ বিশ্বাস করে না ওরা যিশুকে আল্লাহর পুত্র বিশ্বাস করে আল্লাহ বিশ্বাস করে কিনা তাহলে আল্লাহ বিশ্বাস তো ওরাও করে আমরাও করি পার্থক্যটা কোন জায়গায় মুসলমান জাতি তুমি বলবো ওরা মূর্তি পূজা করে আমরা মূর্তি পূজা করি না পার্থক্য একটা পাওয়া গেছে না আগে দেখো মূর্তি পূজা ওরা কেন করে কোরআন বলছে ওরা বলবে আমরা এই দেব দেবী আর মূর্তি পূজা শুধুমাত্র একটা উদ্দেশ্যেই করি এরা আমাদেরকে মাধ্যম হইয়া আল্লাহ পর্যন্ত পৌঁছাইয়া দিবে আর একাতে বলছে হাউলাই সুফাউনা এই মূর্তি আর দেব দেবদেবীগুলো আমাদেরকে আল্লাহর কাছে সুপারিশকারী তাহলে ওরা মূর্তিগুলোকে আল্লাহ মানত মক্কার কুফার রাজা তিনশো ষাট মূর্তি তৈরি করেছিল এইগুলো কি আল্লাহ বিশ্বাস করত না মাধ্যম মনে করত ওরা যদি এইগুলোকে মাধ্যম মনে করে মুশ্রিক হইয়া থাকে আর তুমি বিশ্বাস করো পীর তোমাকে মাধ্যম ছাড়া তুমি আল্লাহকে পাইবা না অবসরমান জাতি আমি ইন্ডিয়াতে পড়াশোনা করেছি আজ মেরে গেলাম দেখি লেখা আছে এক জায়গায় আসমান হায় তেরা এ জমিন হায় তেরি মকসুদ মেরা কর দে পুরা এ খাজা আজমিরি জোরে বলেন না নজমিল্লা অর্থ কি আসমান তোমার জমিন তোমার ও হে খাজা আজমিরি আসমানের মালিক কি আজমির না আল্লাহ ওইখানে লেখা আছে আসমান হায় তেরা এ জমিন হায় তেরি এই আসমানের মালিক তুমি জমিনের মালিক তুমি সব কিছু তোমার মালিকানা তুমি যা চাও তাই হয় আমার মকসুদটা পূরণ করে দাও তুমি বাবা আজমিরি জোরে বলেন আমার দেশে বলে না গাউসুল আজম ও ভাইজান গাউস পানি মানে কি গাউস মানে হচ্ছে ত্রাণ কর্তা বিপদ উদ্ধারকারী আগাত আল গাউস শব্দের অর্থ হচ্ছে বিপদে উদ্ধার করা আল আজম মানে হচ্ছে সবচেয়ে বড় আপনারা পাকিস্তান আমাদের যারা আছেন পুরাতন তিন মাথাওয়ালা ওই যে মাথা একসাথে তিনটা দুই হাঁটু আর এক মাথা এদেরকে জিজ্ঞেস করবেন কায়দে আজম আজম মানে কি এখনো উর্দুতে পারে উজির আজম প্রধানমন্ত্রী তাহলে গাউসুল আজম মানে কি প্রধান ত্রাণকর্তা প্রধান ত্রাণকর্তা কোন মানুষ না আল্লাহ তাহলে বোঝা গেল মৎকার কুফাররাও মূর্তিদেরকে মাধ্যম মনে করত আর তুমিও মাধ্যম মনে করছো এবারে কোরআনকে জিজ্ঞেস করি আল্লাহকে পাইতে মাধ্যম লাগে না ডাইরেক্ট বলবো আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিলেন ইয়াকা কানা ওয়া ইয়াকা নাস্তাঈন কা মানে তোমার সম্বোধন করা হচ্ছে ডাইরেক্ট না ভাইয়া মাধ্যম আছে সরাসরি বলা হচ্ছে কানা বুধু আমি কেবলমাত্র তোমার গোলামি করি তোমার হুকুম মানি তোমার আনুগত্য করি এছাড়া কারো আনুগত্য করি না তোমার কাছে সাহায্য চাই নামাজে দাঁড়িয়ে বললা ডাইরেক্ট এবারে হজে কি করো দেখো হজের মধ্যে বলে লাভবাহিক আল্লাহ লাভবাহিক আল্লাহ তোর লাভবাহিক শুনবো না আগে পরিচয় দে তোর মধ্যে কোনো ভায়া মাধ্যম আছে কিনা কোন শিরিক আছে অংশীদার আছে কিনা এবারে হাদিসা বলছে লাভবাহিক আল্লাহ শারিক আল্লাহ লাভবাহিক না তোমার কোন শরীর নাই কোন অংশীদার নাই সব কিছু উৎখাত করে দিয়েছি একমাত্র তোমাকে আমি ডাকছি লাভবাই লাভবাইক লাভবাইক এবারে প্রশংসা করছে আল্লাহর নামার দাঁড়িয়ে যখন বান্দা বলে আলহামদুলিল্লাহ রব্লা আলমিন সব প্রশংসা আল্লাহর আর রহমান আর রহিম মালিক উদ্দিন আল্লাহ কয় এইসব চলবে না আগে পরিচয় কোন নেতা আসলে মন্ত্রী আসলো জিজ্ঞেস করবে তোমরা কি আগে প্রশংসা করে আপনি অমুক তমুক এরপরে পরিচয় দেয় আপনার সঙ্গে আমাদের সম্পর্কে এলাকার জনগণ আপনাকে ছাড়া কিছুই বোঝে না সবাই আপনাকেই ভোট দিয়েছে সম্পর্কে দেখি ঠিক তেমনি ভাবে নামাজের সুরায় ফাতেহায় দাঁড়িয়ে আপনি প্রথমে আল্লাহর প্রশংসা পেশ করছেন আলহামদুলিল্লাহ আর রহমান আর রাহিম মালিক ইয়ৌমিদ্দিন এতগুলো প্রশংসা করার পরে এবারে আল্লাহ তারা জানতে চান তোমার সঙ্গে আমার পরিচয়টা কি বলো তোমার সঙ্গে আমার সম্পর্ক কি বলো এবারে বান্দা সম্পর্ক বলছে ইয়া কানা বুধু আমার সঙ্গে তোমার সম্পর্ক হচ্ছে আমি তোমার গোলাম আর তুমি আমার মাওলা তুমি আমার রব ইয়া কানা বুধু মানপত্রের দ্বিতীয় অংশ সম্পর্ক এবারে তিন নম্বর অংশ প্রার্থনা করে আমাদের স্কুল লাগবে কলেজ লাগবে রাস্তাঘাট লাগবে দাবি দাওয়া পেশ করে আল্লাহর কাছেও বান্দা বলছে এবারে তুমি যখন আমার মালিক আমি তোমার গোলাম এবারে প্রশ্ন হচ্ছে ইয়া কানা আবুদুর পরে এহ ইয়া কানা তোমার কাছে আমি সাহায্য চাই কি চাই তাই কি সাহায্য করব চকলেট খাইবা রাস্তা ব্যাগ লাগবে পুল লাগবে স্কুল কলেজ লাগবে না কলা খাইবা আল্লাহ তারা শিখিয়ে দিচ্ছেন যারা এগুলো চাই না আমার কাছে আমার কাছে চাও কোনটা এহদিন মুস্তাকিম এহদিন ও রব্বুল আলমিন আমরা তোমার কাছে পার্থিব জীবনের কোন রাস্তাঘাট চাই না কোন চকলেট চাই না কলা চাই না আমরা তোমার কাছে চাই মুস্তাকিম তুমি আমাদেরকে সেরাতে মুস্তাকিম তোমাকে পাওয়ার জন্য সরল সঠিক সহজ রাস্তা যেটা ওইটা দেখাইয়া দাও সরল রেখা কয়টা আর বক্ররেখা কয়টা কোরআনুল করিম আল্লাহ তারা বলছেন ও আন্নাহাদা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ও আন্নাহাদা এটা হচ্ছে আমার রাস্তা যেটা একেবারে সোজা সরল রাস্তা তোমরা এই সোজা রাস্তার অনুসরণ করো সুবুল আঁকা বাঁকা অনেকগুলো রাস্তা তোমরা অনুসরণ করো না তাহলে তোমাদেরকে ওরা আল্লাহর রাস্তা থেকে সরিয়ে দিবে কোন রাস্তা অনুসরণ করবো একটা সোজা রাস্তা না বাঁকা রাস্তা আল্লাহর নবী ইসলামী হাদিস এই আয়াতটাকে ব্যাখ্যা করার জন্য বুঝাইয়া দিলেন মেসকাতুল মাসাবি ভারতের ছাপা তিরিশ নাম্বার পৃষ্ঠায় দুই নাম্বার লাইনে আবদুল্লাহ বিন মাসুদ থেকে বর্ণিত আছে ওয়ান আব্দুল্লাহ ইবনে মাসউদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال خط لنا رسول الله صلى الله عليه وسلم خط মুস্তাকিমা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আয়াতটা বুঝাইবার জন্য একটা প্রথমে সোজা দাগ দিলেন দাগ দিলেন সোজা দাগ সুম্মা কাত্তা খুতুতান আর ইয়ামিনিহি অকুতুতান আন শেমালিহি এরপরে অনেকগুলো দাগ দিলেন ডান দিকে আর অনেকগুলো বাম দিকে এরপরে মাঝখানের দাগে হাত রেখে বললেন হা সাবিলুল্লাহ এটা হচ্ছে আল্লাহর রাস্তা ওয়াহাদি সুবুলু আর এই যে ডান দিকে বাম দিকে অনেকগুলো দাগ দিলাম অনেকগুলো রাস্তা দেখাইলাম হাদি সুবুলু সুবুলু শায়াতিন এইগুলো শয়তানদের রাস্তা কাদের রাস্তা হাদিস বলছি আমি বানাই বলতেছিলাম যে হাদিস না থাকে আমরা ধরবেন মেসকাপ নিয়ে আসেন দেখাই মেসকাপ ত্রিশটা নাম্বার পৃষ্ঠা আড়াই নাম্বার লাইন লাইনও বলে দিলাম তথ্য ধরে না হয় আলিয়া কমিয়া প্রায় সব মাদ্রাসায় পড়ায় বাবুল এতে কে তার সুন্নার মধ্যে আদিসটা আছে আব্দুল মাসুদ থেকে বর্ণিত আল্লাহর রাসুল বললেন এই সোজা দাগটা নামে আল্লাহর রাস্তা এছাড়া যত রাস্তা দেখো এই অনেকগুলো রাস্তা মহাবি সুবলুন সুবলু সয়াতি এই রাস্তাগুলো শয়তানদের রাস্তা খবরদার তুমি যখনই সেরাতে মোস্তাকিমে চলতে যাবে এক আল্লাহর রাস্তায় চলতে যাবে তখন বলবে এই তরিকায় ঢুকো ওই তরিকায় ঢুকো এইটায় ঢুকো তোমাকে আল্লাহর রাস্তা থেকে সরিয়ে ফেলবে আল্লাহর রাস্তা কয়টা সরল রেখা কয়টা বক্র রেখা কয়টা অঙ্কের সঠিক ফল কয়টা হয় একটা অঙ্ক দিলাম এক লক্ষ ছাত্রদেরকে সঠিক ফল কয়টা হবে আর ভুল ফল যে কয়জন ছাত্র সে কয়টা হতে পারে ভাইরা আমার আল্লাহর রাস্তা কয়টা এদিন আসছে রাতাল মুস্তাকিম হেদায়ত চাবো কার কাছে আমার ভাইয়েরা আল্লাহর নবী জন্য যেদিন প্রথম ঘোষণা করলেন মক্কার কুফফারদের সামনে যে মক্কার নেতাদেরকে ডাক দিলেন আল্লাহ রাসুল সাল্লাম প্রথমে গোপনে গোপনে দাওয়াতের কাজ করেছেন প্রায় তিন বছর পর্যন্ত এরপরে আল্লাহর পক্ষ থেকে হুকুম হয়ে গেল নবী আপনি আল্লাহর পক্ষ থেকে যা আদিষ্ট হয়েছেন আপনি তা প্রকাশ্যে ঘোষণা করুন এবারে আর গোপন করতে পারবেন না এই হুকুম হাজির হওয়ার পরে আল্লাহর নবী আরবের নিয়ম অনুযায়ী সাফা পাহাড়ে গিয়ে উঠলেন সাফা মারোয়া পাহাড় হাজি সাবরা চিনেন সকালবেলা গিয়ে পাহাড়ে উঠলেন আরবদের নিয়ম ছিল কোন গুরুত্বপূর্ণ বিষয় বলতে সকালে গিয়ে ডাক দিত পাহাড়ে উঠে সকালবেলা গিয়ে ডাক দিলেন মক্কার নেতারা সব জড়ো হয়ে গেল এক তো সকালবেলার ডাক আবার ডাকটাও যেমন তেমন কোন ব্যক্তির না কার ডাক দীর্ঘ চল্লিশ বছর পর্যন্ত যেই লোকটাকে তারা আল আমিন বলে বিশ্বাস করে যেই লোকটা কখনো মিথ্যা কথা বলে নাই কোনো প্রতারণা করে নাই ধোকাবাদি করে নাই এই লোকটার ডাক সব জড়ো হয়ে গেল আর রাহিকুল মাহতুম নামে একটা সিরাতের কিতাব আছে সিরাতের মধ্যে বাংলায় যত কিতাব আছে সবচেয়ে সুন্দর এবং গ্রহণযোগ্য কিতাব আল্লাহ নবীর জীবনের উপরে কিতাবটার নাম কি আর রাহিকুল মাহতুম এটা আপনারা পড়বেন বাংলা আছে মূল কিতাব আরবিতে বাংলা আছে ওখানে লিখেছে বিস্তারিত ঘটনা আল্লাহর নবী যখন ডাক দিলেন সব নেতারা হাজির হয়ে গেল এমনকি যেই ব্যক্তি নিজে হাজির হতে পারে নাই সে অন্যকে টাকা দিয়ে ভাড়া দিয়ে পাঠিয়েছে যাও কি বলে সরাসরি শুনে আছ সব নেতারা এবারে জড় হয়ে গেল আল্লাহ নবী প্রথমে নেতাদেরকে জিজ্ঞেস করেন ওহে মক্কার কোরাইশের নেতারা শুন আজকে আমি যদি তোমাদেরকে বলি এই পাহাড়ের অপর প্রান্তে তোমাদের শত্রু বাহিনী ওর পেতে বসে আছে যেই কোনো মুহূর্তে হামলা করবে তোমরা বিশ্বাস করবে কি মক্কার সব নেতারা বলল অবশ্যই বিশ্বাস করব কারণ মা জর্রব না কাইল্লা সাদেকান আমরা তোমার থেকে পর্যন্ত কখনো মিথ্যে কথা শুনি যাই তুমি কখনো প্রতারণা করো না কোন ধোকা দাও না সুতরাং তোমার কথা বিশ্বাস করতে আমাদের কোনো আপত্তি নাই বলো কি বলতে চাও এবারে দ্বিতীয় ভূমিকা আল্লাহর নবী বললেন লাউ কুলতুম কালেমাতান ওয়াহিদাতান ও আমার আরো আরবের তারা মক্কার করাইছে তারা শুনো লাউ কুলতুম কালিমাতান তান যদি তোমরা একটা কালেমা একটা বাণী একটা বাক্য একটা কথা বিশ্বাস করো একটা কথা মানতে পারো তামলেকুনা বিহাল আরব তাহলে তোমরা গোটা আরব দেশের মালিক হয়ে যাবে অর্থাৎ কুমুলা আজম আর অনারব বিশ্ব তোমাদের দিন গ্রহণ করবে আর তুয়ার জিজিয়া অথবা জিজিয়া কর দিয়ে তারা থাকবে গোটা দুনিয়ার নেতৃত্ব তোমাদের হাতে চলে আসবে যদি কয়টা কথা মানো নেতারা কি খুশি জানেন একটা কথা মানলে গোটা দুনিয়ার নেতৃত্ব পাওয়া যাবে মানতে অসুবিধা কি বলো তাড়াতাড়ি কি সেটা এখন পর্যন্ত আবু জাহালরা পক্ষে না বিপক্ষে আবুল আহাব পক্ষের বিপক্ষে মক্কার সব নেতারা পক্ষের বিপক্ষে পার্থক্য কোন জায়গায় এবারে শোনো এইটাই পার্থক্য এইটা বলার পরে যদি পার্থক্য না হয় বসতে হবে তোমার সেই কালিমা আর নবী মোহাম্মদ সাল্লাহ কালিমা এক নয় এবারে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বললেন ইয়া ইল্লাল্লাহু তুফলিহুন ইয়া আইয়ুহান নাস ওয়ে দুনিয়ার মানুষেরা বিশ্ববাসীকে সম্বোধন করে বললেন ইয়া আইয়ুহান নাস ওহে দুনিয়ার লোক সকল সে একটা কথা হচ্ছে পুলু লাইলাহা ইল্লাল্লাহ তোমরা বলো লাইলাহা আগে লাইলাহা পরে ইল্লাল্লাহ লা ইলাহা মানে লা মানে নাই ইলাহা মানে আনুগত্য করা যাবে না হুকুম যাবে না একটা পুরাতন রং করতে হলে মানুষ কি করে পুরাতন রঙের উপরে রং করে তাই না না ঘষে ফেলে পুরাতন রংটাকে ঘষে মেজে ধুয়ে মুছে পরিষ্কার করে তারপরে নতুন রং করে ঠিক কিনা ঠিক লাইলাহার মানে হচ্ছে লাইলাহা কারো কোনো ক্ষমতা নাই কারো কোনো আইন দেওয়ার অধিকার নাই বিধান দেওয়ার অধিকার নাই লাইলাহা কারো হুকুম চলবে না এল্লাহ তারপরে কি এইবারে মক্কার কুফাররা বুঝতে পারলো আমি বলি মক্কার কুফাররা যেরকম বুঝতে পেরেছিল আমার জাতি যদি সেরকম বুঝত তাহলে আমাদের এত ওয়াজ করা লাগতো না ঠিক কিনা মক্কার কুফাররা বুঝে শুনে প্রতিবাদ করেছে কোরআনকে জিজ্ঞেস করো সুরায় সব পাঁচ নম্বর আয়াত আল্লাহ তারা বলছেন আবুল আহাব বলে উঠল আজাল আলিহাতা আবুল আহাব বলল কি বলে মোহাম্মদ আজার আলেহাতা লাইলাহা বলে সব বাদ দিয়ে ইল্লাহ শুধু এক আল্লাহ কেন্দ্রিক সব করে ফেলল আমাদের দেব দেবী আমাদের সব কিছু বাতিল করে দিল আবুল লাইলাহার তর্জমা বুঝতে পেরেছে কিনা লাইলাহার তর্জমা ভালো করে বুঝতে পেরেছে এই লাইলাহার মধ্যে গন্ডগোল ইল্লাল্লাহ নিয়ে গন্ডগোল নাই ইল্লাল্লাহ মানে আল্লাহ আছেন আল্লাহ আছেন মক্কার হবিরা বিশ্বাস করত কাফেররা বিশ্বাস করত আবু জাহেল বিশ্বাস করত আবু লাহাব বিশ্বাস করত এমনি খ্রিস্টান বিশ্বাস করত ইল্লাল্লাহ নিয়ে গন্ডগোল আছে গন্ডগোল কোন জায়গায় এই জন্যই সম্ভবত লাইলাহা বাদ দিয়ে জিকির করা আছে না অনেক তরিকা আমি যায় খুব স্পষ্ট বলবেন আমার কথা নিয়ে তর্ক করবেন না কেউ ইল্লাল্লাহ জিকির জায়েজ কি না জায়েজ তাকে বলছি জায়েজ আছে জায়েজ আছে কেমনে আল্লাহকে বলে দিবেন যে আল্লাহ কতক্ষণ লাই ইল্লাহ বলছি এখন আর পারতেছি না এখনকার ইল্লাল্লাহ পারতেছি তুমি ধরে নাও আগে লাইলা আছে আল্লাহকে এরকম বুঝাই দিলাম যে এখন যদি আমি কি বলতেছি ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া তো তুমি ধরে নাও লাইলা আগে আছে এইরকম যদি আগে লাইলা বইলা তার ইল্লা বলে না যায় তা না যায় এটা যায় আমি জায়েজ বলব কিন্তু প্রশ্ন হচ্ছে আল্লাহর নবী ইল্লাল্লাহ জিকির করেছেন সাহাবা একরাম করেছেন কোরআনে নাই হাদিসে নাই নবী করেন নাই সাহাবায় করেন নাই কেন এই জায়গায় ইল্লাল্লাহ বলা হচ্ছে লাইলা বাতিল করা হচ্ছে কারণ আসল গন্ডগোলটা লাইলাহা নিয়ে কোথায় নিয়ে তখন তাদের চেহারা মলিন হয়ে গেছে গন্ডগোলটা লা আগে বাতিল করো লা নফি পরে ইসবাত ইল্লাল্লাহ সব দেবদেবী বাতিল হয়ে গেল খাজা বাবা গাজা বাবা ল্যাংটা বাবা পীর বাবা মূর্তি বাবা দরগাওয়ালা দুর্গাওয়ালা সব কিছু বাতিল হয়ে গেল ইল্লাল্লাহ বলে একমাত্র কাকে গ্রহণ করব কারো কোনো ক্ষমতা নাই সব ক্ষমতা বাতিল করে দিয়ে একমাত্র ক্ষমতার মালিককে এইবারে মক্কার কুফররা বুঝতে পারল সঙ্গে সঙ্গে আবুল আহাব দাঁড়িয়ে গেল তোমার গোটা জীবন ধ্বংস হোক তুমি আমাদের জন্য জড়ো করেছ আল্লাহর নবীর দিকে আবুতা আবুল আহাব দুহাত উচ্চ করে মারতে উদ্যত হল একটা লোক এখন নবীর পক্ষে নাই সব আবুল আহাবের পক্ষে চলে গেল আল্লাহর নবীর পক্ষে আবুল আহাবকে প্রতিবাদ করার মতো একটা লোক খুঁজে পাওয়া গেল না আল্লাহর নবী মনক্ষুণ্ণ হয়ে ঘরে চলে গেলেন আল্লাহ আসমান থেকে বাণী নাজের করলেন তাব্বাতিয়াদা মা কাসাব হে নবী আপনাকে আবুল আহাব বলেছে ধ্বংস হোক না আপনি ধ্বংস হবেন না তাব্বাত ইয়াদা আবি আবুল আহাবের দুই হাত ধ্বংস হবে ও তাব্বা ওর নিজে ধ্বংস হবে মা আগলা আনহু মালহু আমার কাসাব ওর জনশক্তি অর্থ শক্তি ওর কোন কাজে আসবে না ঠিক হয়েছে কিনা আবুল আহাব কেমনে মার কাছে জানেন বলতে গেলে আমার আসল কথা তো সামনে রয়ে গেছে আবুল আহাব কোন যুদ্ধে মারা যায় না যুদ্ধে মারা গেলে কেমনে বুঝবেন কোন উপকার আসে না তার মাল সম্পদ ধনের বড়াই ছিল সম্পদের বড়াই ছিল এই জন্যই তো আল্লাহ বলেছেন মা আগনা আনহু মালুহু আমা কাসাব তার মাল তার উপার্জন তার সন্তান সম্পত্তি জনশক্তি অর্থশক্তি আত্মীয়তা অমুক তমুক তার কোনো কাজে আসে নাই আমার ভাইয়েরা আবুল আহাব কোন যুদ্ধে মরে নাই আবুল আহাবের গায়ে পেলে রোগ দেখা দিল পেলে রোগ দেখা দিলে পরে নিয়ম ছিল আরবের সব পালাইয়ে দিত ওর সম্পদ সন্তানরা পালিয়ে গেল আত্মীয় স্বজনরা পালিয়ে গেল একা একা ধুকে ধুকে পচে গলে মরল মরার পরে এখন রোগ জীবাণু বাতাসে ছড়াচ্ছে প্লেগ রোগ হল নিশ্চিত মৃত্যুর রোগ আরবে ভয় পেত মহামারী এবারে সবাই ওর সন্তানদেরকে গালিগালাজ করতে লাগলো তোর বাপ মরে আছে হয়তো দাফন করবি না তোদেরকে দাফন করব শেষ পর্যন্ত একটা দূরে গর্ত করে বড় বড় লম্বা বাঁশ দিয়ে খোঁচাইয়া খোঁচাইয়া আবুল আবকে সেই গর্তের মধ্যে ফেলে দিল এরপরে দূরের থেকে পাথর মেরে মেরে গর্তটা ভরা করে দিয়েছে অমুসলিম জাতি জেনে রাখো আজকেও যারা তাও তাউহিদের দাওয়াত দিবে লাইল্লাহর কথা বলবে সঙ্গে সঙ্গে আজকের যুগের আবুল আহাবরাও তার বিরুদ্ধে খেপে যাবে কিনা আর যদি দেখো লাইলাহার দাওয়াত দিচ্ছ তারপরে কেউ কিছু বলে না বিক্রি করে কলব ফেলাই ফেলায় তারপরে কিছু বলে না বলতে হবে তোমার নাই লাইল্লাহ আর মক্কার সেই নাই লাইল্লাহ এক হয় নাই ঠিক কিনা ওই লাইল্লাহ মানে হচ্ছে আল্লাহ ছাড়া কারো বিধান চলবে না ওই রাহার মানে হচ্ছে আল্লাহ ছাড়া কারো ক্ষমতা চলবে না ওই লাইলাহার মানে হচ্ছে আল্লাহ ছাড়া কারো সন্তান দেওয়ার অধিকার নাই রেজেক্ট দেওয়ার অধিকার নাই ভাগ্য বদলাবার অধিকার নাই সব ক্ষমতার মালিককে সব বিধানের মালিককে লাইলাহার ব্যাখ্যা দিলে এখনো মার খেতে হবে কিনা এখন মার খায় না কি জন্য ওই সাইড বাপ ওই অংশ বাদ লাইলাহার কেউ তর্জমা করে কিছুর থেকে কিছু হয় না সবকিছু আল্লাহর থেকে হয় দোকানে খাওয়ায় না চাকরিতে খাওয়ায় না ব্যবসা বাণিজ্যে খাওয়ায় না এই তর্জমা করলে তোমাকে কেউ কিছু বলবে না বরং সবাই বলবে মা সাল্লাহ বুজুর্গ সাহেব আসছে কিছু হাদিয়া তোফা দাও অমুসলমান জাতি সেই জন্য আমি মিশরের সৈয়দ কুতুব রহমাতুল্লাহ আলাইহের ঘটনা বলবো সৈয়দ কুতুব ছিলেন মিশরের বড় একজন আলেম তার লেখা কিতাব বাংলা আছে তার সিরফি জেলা আলিম কোরআন এটা তার কিতাব তাফসিরে কিতাব এছাড়া আরো কিতাব আছে মা আলিম ফিত্তরিক এই কিতাবটা যখন তিনি লেখলেন পুরা মিশরে তোর পার সৃষ্টি হয়ে গেল লাইলা বুঝতে পারলো মুসলমানেরা লাইলার মানি খালি মসজিদে নামাজ পড়া শেষ নয় হ্যাঁ নামাজ পড়তে হবে রোজা রাখতে হবে হজ করতে হবে জাকাত দিতে হবে এই পর্যন্তই শেষ নয় কারণ এগুলোকে পিলার বলা হয়েছে কি বলা হয়েছে অনেকে আজ প্রশ্ন করে হুজুর আপনি যে বলেন ইসলামে জেহাদ আছে লড়াই আছে আল্লাহর দিন কায়েম করতে বিধান মানতে হবে এইগুলো তো পাঁচটা বেনার মধ্যে নাই তুই তো বেনাই বুঝো নাই বেড়া বেনা বুঝো আপনি একটা বিল্ডিং এর পাঁচটা পিলার তৈরি করে হুজুরদেরকে মিলাদের দাবার দিলেন হুজুর আসেন মিলাদ পড়তে আমি একটা বিল্ডিং করেছি মাসাল্লাহ সুন্দর বিল্ডিং হুজুর এসে দেখলো যে পাঁচটা পিলার দাঁড়িয়ে আছে কি বলবে ওই ব্যাপার বিল্ডিং কোথায় এই বিল্ডিং এর ছাদ কোথায় দেয়াল কোথায় জানলা কোথায় দরজা কোথায় কিছুই নাই বসতে হবে এই পাঁচটা পিলার যেমন বিল্ডিং নয় হ্যাঁ তবে মূল বিষয় ঠিক তেমনি ভাবে আল্লাহর রসুল সাল্লাম বলেছেন বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাত আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাত ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ ওয়া সাওম রমাদান এই পাঁচটা পিলার বলা হয়েছে ঠিক কিন্তু এই পাঁচটা কিনা পূর্ণাঙ্গ বিল্ডিং পূর্ণাঙ্গ বিল্ডিং কায়েম করতে হলে তোমাকে সব ক্ষেত্রে আল্লাহর বিধান পালন করতে হবে বিল্ডিং এর ছাদ লাগবে দরজা লাগবে জানালা লাগবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন উদখুলু ফিসসিলমি কাফা অমুসলিম জাতি যারা ইসলামটা গ্রহণ করে মুসলিম দাবি করেছ তোমরা ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো তোমার বাড়িতে একজন মেহমান গেল অর্ধেকটা দরজার ভিতরে ঢুকেছে আর অর্ধেক বাইরে অর্ধেক ভিতরে অর্ধেক বাইরে এখন বলবেন কি হয় বেটা ঢুকলে পুরো ঢুক তার ভাগ এখান অর্ধেক ভিতরে আর অর্ধেক বাইরে চলবে এইটা যেমন বুঝতে পারলেন ইসলামে অর্ধেক ঢুকলাম অর্ধেক বাইরে মসজিদে গেলে ইমাম সাহ কোরআন দিয়ে নামাজ পড়ায় একটা আয়াতে একটু ভুল করলে পিছন থেকে লোকমা দেয় ঠিক কিনা জাতি মসজিদের ওই মিসকিন ইমাম সাহেব যদি একটু ভুল করে লোকমা দিতে পারো আর ওই বড় ইমাম সাহেবরা রাষ্ট্রীয় ইমাম সাহেবরা আদালতের ইমাম ব্যাংকের ইমাম রাষ্ট্রের ইমাম মন্ত্রী সাহেবরা সচিবরা যদি আল্লাহর কোরআনকে বাতিল করে বিকল্প কোনো হুকুম দেয় লোকমা দিতে হবে কিনা যদি কোনো ব্যক্তি লোকমার ব্যবস্থা থাকবে ভাইরা আমার বিষয় বলছিলাম এবারে আল্লাহর রসুল সাল্লাম লাইল্লাহ ঘোষণা করলেন মক্কার কুফাররা খেপে গেল এ পর্যন্তই শেষ না পরের দিন সকালে সবাই আল্লাহ নবীর চাচা আবু তালেবের কাছে আসলো আবু তালেব আমরা তোমাকে সাবধান করে দিচ্ছি তোমার ভাতিজা বড় বাড়াবাড়ি করেছে বাপ দাদার ধর্মকে ত্যাগ করেছে আমরা এখনো বলি মোহাম্মদ যদি এজন্য নেতৃত্ব চায় মক্কার নেতৃত্বের মুকুর তার মাথায় পরিয়ে দেব যদি বড় ব্যবসায়ী হতে চায় ধনী হতে চায় আমরা চাঁদা করে মক্কার সবচেয়ে বড় ধনী বাড়িয়ে দেব যদি সুন্দরী নারী বিয়ে করতে চায় আরবের সবচেয়ে সুন্দরী নারী আমরা বিয়ে করে দেব একটা শর্ত লাইলাহা ইল্লাল্লাহ বন্ধ রাখতে হবে আর যদি বন্ধ না করে জেনে রাখো আমাদের শক্তি আছে অর্থ আছে জনবল আছে সব নিয়ে আমরা তোদের বিরুদ্ধে দেখে ছাড়বো হোমকার দিয়ে আবু আবুল আহাব আবু দাহাল্লা চলে গেল আবু তাহলে বুঝতে পারলো বিষয়টা কত বড় আল্লাহর নবীর কাছে গিয়ে বলছে মোহাম্মদ তুমি তো জানো এরা মক্কার বড় বড় নেতা এদের ক্ষমতা আছে অর্থ আছে জনগণ আছে তোমার তো কিছুই না আমি কি করতে পারবো ওদের প্রস্তাবটা মেনে নাও আল্লাহ নবী চোখের পানি ছেড়ে দিয়ে বলেছেন চাতাবু তাহলে সারা জীবন তুমি আমার খ্যাতমত করেছ আট বছর বয়স থেকে এই পর্যন্ত আমাকে লালন বারণ করেছ পুত্রের চেয়ে বেশি আমাকে আদর করেছ জেনে রাখো ওরা আসমানের ওরা এইগুলো নয় যদি আসমানের সূর্য মানে এক হাতে তুলে দেয় আর আসমানের চন্দ্র আরাখাতে তুলে যায় এক মুহূর্তের জন্য আমি কালেমা তো সাদা লাহা ইল্লাহর কালেমা বন্ধ রাখতে পারবো না কারণ জেনে রাখো আমি এই দাওয়াত দিচ্ছি কার পক্ষে ওদের যত বড় শক্তি থাকুক না কেন ওদের যত বড় অর্থ জনবল থাকুক না কেন আল্লাহ তারা বলেছেন আমানু ওয়ান্নাল কাফিরিনা ওদের কোন মাওলা নাই মুমিনদের মাওলা আছেন কে মমিনদের মাওলাকে আল্লাহ বলতে সুরায় মোহাম্মদের আয়াতটা দালিকা বিআন্নাল্লাহা আমানু মোমিনদের মাওলা হচ্ছেন আল্লাহ ওদের কোনো মাওলা নাই কাজে আমি আমার কাজ চালিয়ে যাব তুমি যা চাবো নেবে যদি বড় না লাগে তুমি আমার পক্ষ ছেড়ে ওদের দলে চলে যাও কোনো পরোয়া নাই আমি দাওয়াত দিই কার পক্ষে ওরা আমাকে মেরে ফেলবে ওরা আমাকে বের করে দিবে সব করতে পারবে করুক ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আমার জীবন আমার মরণ সব কিছু কার জন্য আবু তালে বুঝতে পারলো বিষয়টা কত জটিল এবারে আবু তালেব নিজের বংশের লোকদেরকে জড়ো করল আবু তালেবের বংশের নাম কি বনু হাসেম বনু মোত্তালেবকে জড়ো করল আর ভাষণ দিল মোহাম্মদ আমাদের ভাতিজা বংশের মর্যাদা বিষয় তোমরা কে কে আছো মোহাম্মদের ইসলাম গ্রহণ না করলেও তার সঙ্গে তাকে সাহায্য করতে রাজি আছো কিনা আল্লাহ নবীর পরিবারের আল্লাহ নবীর বংশ বনু হাসেম বনু মোত্তালেবের সমস্ত মানুষেরা ঐক্যবদ্ধভাবে জানিয়ে দিলে আমরা পক্ষে আছি একমাত্র একজন ছাড়া কে আরে আবু জাহাল নবীর আপন চাচা নাকি এটা ওই মিলাদি হুজুররা বানাইছে চাচা হয়ে আবু জাহেল আপন ছেলে মানলো না সর্দি আবাই মিষ্টি খাই আবু জাহেল কি নবীর আপন চাচা আবু জাহের বংশই ভিন্ন আবু জাহেল কোরাইশ বংশ একটা বড় বংশ সেই বংশের মধ্যে এক কিন্তু কোরাইশ বংশের বিভিন্ন শাখা ছিল আবু জাহেলের বংশ হল বন্ধু মাকজুম কি নাম আর আমাদের নবীর বংশ হচ্ছে বনু হাসে বনু মুতালেব আবু দালের মূল তো সংঘর্ষ এখানে নবী আসলে আমাদের মধ্যে আসবে ওগুমধ্যে আসবে কেন বোঝেন না গন্ডগোলটা কোন জায়গায় নয়তো আবু দাহালও জানত আবু লাহাব আল্লাহ নবীর আপন চাচাকে এই আবু লাহাব ছাড়া সব বনু হাসেম বনু মোত্তার ঐক্যবদ্ধভাবে জানিয়ে দিল যে তুমি আবু তাহলে জানিয়ে দাও মোহাম্মদকে আমরা তার সঙ্গে আছি তুমি তোমার কাজ চালিয়ে যাও তোমার দাওয়াতের কাজ তুমি চালিয়ে যাও কাউকে ভয় করার প্রয়োজন নেই জেনে রাখো ওই আবু জাহের আবুল হাবরা সব কিছু মিলেও যদি তোমার ক্ষতি করতে আসে তোমার কোনো ক্ষতি করতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি আবু তালেবের দেহের সঙ্গে রুহুটা থাকবে জোরে বলুন সুহান এই বলে আবু রাহাব তার আবু তালেবে তার তার কথা জানিয়ে দিল আবু আবু তালেব তার অঙ্গীকার রক্ষা করেছেন কিনা সারা জীবন নবীর সঙ্গে থাকলেন এই কারণে মক্কার কুফার আবুল আবু তালেবের পরিবারকে অবরুদ্ধ করে ফেলল অবরোধ দিল এখনো যেমন মুসলিম দেশগুলিতে অবরোধ দেয় কাফেররা ওই সময় মক্কার কাফের অবরোধ দিল তিন বছর পর্যন্ত আবু তালেবের পরিবারকে শেয়াদ আবি তালেবে বন্দি করে রাখল এইভাবে আবু তালেব চরম জুলুম নির্যাতন সহ্য করল কিন্তু তারপরেও কি আবু তালেব ইসলাম গ্রহণ করেছিল আবু তালেব সারা জীবন নবীর পক্ষে ছিল ঠিকই কিন্তু গন্ডগোল ছিল লাইলাহা ইল্লাহটা বলে নাই সাক্ষী দেয় নাই মৃত্যু সময় ঘনিয়ে এলো আল্লাহর নবী চাচা আবু তালেবের মাথার কাছে গিয়ে বসলেন চাচা বলো আশাহাদুয়াল্লাহ ইলাহা ইল্লাল্লাহ খালি একটা সাক্ষী দাও দুইটা সাক্ষী দেওয়া লাগে অসাধু আন্নাম মোহাম্মদান আব্দুল রাসুলহ দ্বিতীয় সাক্ষীর ব্যাপারে আমি আল্লাহর কাছে সুপারিশ করব তুমি এটা না দাও কিন্তু প্রথম সাক্ষী ছাড়া আমি সুপারিশ করতে পারবো না তুমি সারা জীবন আমার খেদমত করেছ সারা জীবন আমার পক্ষে থেকেছ তিন তিন বছর পর্যন্ত অবরুদ্ধ রয়েছ কোনো কাজই আসবে না ও আমার ভাইয়েরা সব বাতিল লাইলা ইল্লাল্লাহ না পড়লে কোন কাজে আসবে বর্তমানে অনেক পীর আছে যারা বলে পরকালে মুক্তি পাওয়ার জন্য ইসলাম ধর্ম গ্রহণ করার দরকার নাই ওদের দরবারে হিন্দু বৌদ্ধ যায় কার দরবারে যা আপনারা জানেন না নাম বলা দরকার আছে আর হিন্দু যায় বৌদ্ধ যায় পত্রিকায় যায় ধর্ম বর্ণ নির্বিশেষে এই দরবারের মরিদ ধরে তারা সব নাজাদ পেয়ে যাবে হিন্দুকে সবক দিয়ে দিচ্ছে আমার ভাইয়েরা আল্লাহর নবী তার চাচা আবু জানিয়ে দিলেন তুমি সারা জীবনে যা করেছে সব জিরো জিরো জিরো জিরো এক লক্ষ জিরো কোন মূল্য আছে একেবারে এই জায়গার নাম কি যেন লালমনির হাটের চাপার হাট এই মাঠের থেকে ছেলেরাই শূন্য লেখতে লেখতে আমার ধানমন্ডির ঢাকা বাসা পর্যন্ত শূন্য লেখলো কোনো মূল্য আছে এবারে ছাত্র একটা এক লেখলো এক এরপরে জানে একটা শূন্য দিল কত হবে শূন্যর মূল্য আছে কিনা একের পরে কিসের পরে আর এক শূন্য দিল কত হলো আর এক শূন্য কত হল এবারে যত শূন্য দিবে তত একের মূল্য বাড়বে ঠিক কিনা ঠিক তেমনি ভাবে লাইলাহার সাক্ষী দিয়ে ইসলামে প্রবেশ করো তারপরে তুমি যত ন্যাক আমল করো সব হবে ঠিক কিনা আর যদি লাইলাহার সাক্ষী না দিয়ে যদি কোনো ব্যক্তি ন্যাক আমল করে কাজ হবে একটা লোক রাস্তা থেকে মহিলা একটা ধরে আনছে বিয়ে করে নাই তাকে ঘরে নিয়ে কোরআন পড়ায় উজু করায় গোসল করায় নামাজ পড়ায় বোরকা পড়ায় কঠোর শরিয়াত মেনে চলে এই শরিয়াত মেনে চলার কোন অর্থ আছে আগে কি করতে হবে বিয়ে করতে হবে আগে কি করতে হবে বিয়ে করতে হবে তুমি আগে ইসলামে প্রবেশ করো সাজন লাইলাহা এই সাক্ষী দিয়ে সাক্ষী দিয়েছেন কিসে সাক্ষী দিয়েছেন না বুঝে আদালতে গেছে একজন লোক জজ সাহেব জিজ্ঞেস করলো ওই বেটা তুই কিনা আমি একটা খুনের মামলার সাক্ষী আচ্ছা বলো কে খুন করেছে তা তো জানি না আচ্ছা কাকে খুন করেছে তাও জানি না আদালত কি বলবে ওই বেটা ফাজলামি করার জায়গা আর খুঁজে পাও নাই পুলিশ ডেকে হয়তো লাল বিল্ডিং এ পাঠাইবে আর নইলে পাবনা পাঠাইবে ঠিক কিনা দুনিয়ার আদালতে যদি না বুঝে সাক্ষী দিলে গ্রহণযোগ্য হয় না তাহলে আল্লাহর আদালতে যদি কোনো ব্যক্তি সাক্ষী দেয় সাধন নাই রাহিল্লাহ না বুঝে সে ব্যক্তি সাক্ষী গ্রহণযোগ্য হবে এই সাক্ষীর তো গুরুত্ব নাই আমার জাতি জানে না এই সাক্ষীর কত গুরুত্ব আজকে যদি জিজ্ঞেস করি কোরআনে প্রশ্ন করেছেন কুল আকবর শাহাদা বড় সবচেয়ে বড় সাক্ষ্য কোনটি বলতে পারেন কোনটা আবার যদি প্রশ্ন করা হয় এমন কি সাক্ষী আছে যেই সাক্ষী আল্লাহ স্বয়ং নিজে দিয়েছেন সমস্ত ফেরেস্তারা দিয়েছে সমস্ত জ্ঞানীরা দিয়েছে সেই সাক্ষী কি কোরআন আপনাকে বলবে শাহিদ আল্লাহ আন্নাহু আল্লাহ রাব্বুল আলমিন বলছেন আল্লাহ নিজে সাক্ষী দিয়েছেন সমস্ত ফেরেস্তারা সাক্ষী দিয়েছে সমস্ত জ্ঞানীরা সাক্ষী দিয়েছে সেই সাক্ষীরা হচ্ছে আসাদু আল্লাহ বুঝে শুনে দিতে হবে লাইলাহা কোন কিচ্ছু নাই সব ক্ষমতা বাতিল মাবুদ বাতিল ইলাহ বাতিল কিচ্ছু নাই আইন বিধান কারো দেওয়ার অধিকার নাই ইল্লাহ একমাত্র আল্লাহ একমাত্র আবু তালেক এই কথা বলল না মরে যাচ্ছে আল্লাহর নবী বলেন খালি লাইল্লাহ বলো ও আমার ভাইয়েরা ইসলামে প্রবেশ করা ছাড়া কোন ন্যাক আমল করলে আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে এবারে কোরআন আয়াত নিন আল্লাহ করে বলেছেন ইসলামের আল্লাহ রব্বুর আলমিন বলছেন ওয়া মাই যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোন দিন অন্য কোন মতবাদ গণতন্ত্র সমাজতন্ত্র রাজতন্ত্র আল্লাহ নবীর তরিকা গ্রহণ করে নাই গণতন্ত্র গ্রহণ করেছে গণতন্ত্র বলে সমস্ত ক্ষমতার মালিক জনগণ ইসলাম বলে সমস্ত ক্ষমতার মালিককে গণতন্ত্র বলে আইনের উচ্চ জনগণ of the people by the people for the people ইসলাম বলে অব দ্য আল্লাহ বাই দা ওহি ফর দ্য পিপল তার এই গণতন্ত্র সমাজতন্ত্র রাজতন্ত্র এই সবগুলোকে বর্জন করে আল্লাহর জমিনে আল্লাহর নবীর তরিকায় দিন কায়েম করতে হবে ঠিক কিনা আল্লাহর কাছে গ্রহণযোগ্য দিন কয়টা এবারে শুনুন আপনার মনে মনে প্রশ্ন আছে যে এখন এখন অনেক কাফেররা ভালো কাজ করে রাস্তাঘাট করে দেয় টিউবওয়েল বসাইয়া দেয় বাড়িঘর করে দেয় এগো কি হইবে ও আমার ভাইয়েরাম আল্লাহ রাব্বুল আলমিন কোরআনে পরিষ্কার করে দিয়েছেন হাত্তা ইদা জাহু লাম আল্লাহ রাব্বুল আলমিন বলছেন যারা কাফের তারা অনেক ভালো কাজ করে কিন্তু এই কাজে কোনো লাভ হবে না এটা মরিচিকা কোরআনে কি বলেছে সারাব কোরআনের আয়া আল্লাহ বলেছেন সারাবুন বাংলায় বলে মরিচিকা উর্দুতে বলে নোমা এসে আব আর আরবিতে বলে সারাব মানে হচ্ছে পীর ঝালা রাস্তায় দূরের থেকে ঠিক দুপুরের রোদ্রের সময় তাকালে দেখা যায় দূরে পানি থই থই করছে আসলে কি পানি মরুভূমিতে দূরের বেলায় তাকালে পানি দেখা যায় আসলে কি পানি ওটাকে বলা হয় মরিচিকে দিতে বলে সারাপ কি বলে কোরআনের আয়াতে পারে শুনুন আল্লাহ বলছেন কাফারু জেনে রাখো যারা কাফের তাদের যত আমল আছে সবগুলো মরিচিকা সবগুলো কি যখন ওর কাছে যাবে কিছুই পাবে না আল্লাহ বললেন ইসলাম গ্রহণ করা ছাড়া কোনো কিছু গ্রহণযোগ্য হবে না আমার দেশের অনেক দরবারের পীড়া বলেছে পরকালে মুক্তির জন্য ইসলাম গ্রহণ করার দরকার নাই ও আমার ভাইয়েরা আল্লাহটা মানবো না একটা মানবো আবু তালেব লাইলাহিল্লাহ পড়ল না মারা যাচ্ছে আল্লাহর নবী বলেন খালি বলো লাইলাহিল্লাহ বলতে পারল না মরে গেছে এরপরে আল্লাহর নবী দোয়া করতে লাগলেন আর বললেন আমি ততক্ষণ পর্যন্ত দোয়া করব যতক্ষণ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে নিষিদ্ধ না হব এরপরে কোরআনুল করিমের সোরায় সুরায় হয়ে গেল হে নবী আপনি যাকে ইচ্ছে করেন কোরআনের আয়াত ইন্নাকা নিশ্চয় তুমি লা তুমি হৃদায় দিতে পারবে না মান আহবাবতা যাকে তুমি পছন্দ করো ভালোবাসো তোমার চা চাচা তোমার আত্মীয় তোমার আপনজন তোমার মামু তোমার খালু তোমার চাচা যা কাউকে যে ইচ্ছে করো তোমার ইচ্ছে মতো হেদায় দিতে পারবে না বরং আল্লাহ তারা যাকে ইচ্ছে করেন তাকে হেদায়ত দান করবেন হেদায়ত মালিককে পরিষ্কার হয়ে গেল আল্লাহর নবীও যখন নিজের পক্ষ থেকে চাচা আবু তালেবকে হেদায়ত দিতে পারলেন না এরপরে যদি কোনো ব্যক্তি দাবি করে সে হেদায়ত দিয়া দিবে তরাইয়া নিবে পার করে নিবে সেই ব্যক্তি পীর না শেতান এখানে বই আছে এগুলো সব বড় বড় পীরদের বই নাম বললে আপনারা আমাকে ডাটা যাইতে দেন কিনা সন্দেহ আছে এই জন্য নামটা আর বললাম না দেখে নিয়ে প্রয়োজন হয় লেখছে এখানে যদি কারো দুইজন পীর থাকে দো পীর দো ডানা পাকার কে তুঝে ভেস্ট মেলে জায়গা কুই হরজ নেহি যদি তোমার দুইজন পীর থাকে দুই বাংলা লাগছে যদি তোমার দুইজন পীর থাকে আর যদি উভয় পীর আল্লাহ মাফ করে দেন কেমতের দিন নাজাদ পান এবার উর্দু দো পীর দো ডানা পাকার কে তুমি বেস্ট মেলে জায়গা কুই হরজ নেহি তোমার দুই পীর বাংলা লেকচার করেন এটার নাম মওয়াইদে সাকিয়া পৃষ্ঠা নাম্বার পঞ্চান্ন এবং ছাপ্পান্ন পরিষ্কার আছে দো পীর দো ডানা পাকারকে বেস্ট মেলে জায়গা কুই হরজ নেহি তোমার দুই পীর তোমাকে দুই ডানা ধরে বেস্ট নিয়ে যাইবে কোনো অসুবিধা নাই আল্লাহর নবী নিজের সন্তান ফাতেমাকে ডেকে বলছে ইয়া ফাতেমা বিনতে মোহাম্মদ ও মোহাম্মদের মেয়ে ফাতেমা আনকে দিন নফসাকে মিনান্নার তুমি যদি দুনিয়ার কোন সম্পত্তি আমার কাছে চাও নিয়ে নাও কিন্তু যদি বলো আখেরাতে তুমি তরাইয়া দিব আমি পারবো না তুমি নিজের নফসকে নিজেকে তুমি জাহান নামের আগুন থেকে বাঁচাবার চেষ্টা করো এ বন হাসেম বন মোত্তানের তোমরা নিজেদেরকে জাহান নামের আগুন থেকে বাঁচাও আর এখানে বললো দুই পীরে দুই জানা ধরে বেরতে দিয়ে যাবে আমার ভাইয়েরা শুধু পর্যন্ত না এজন্য কোরআন বলছে ইন্ন মান হে নবী আপনি যাকে ইচ্ছে করবেন আপনি যাকে ভালোবাসবেন তাকে আপনি হেদায়ত দিয়ে দেবেন এই ক্ষমতা আপনাকে দেওয়া হয় নাই হেদায়তের মালিককে এই আকিদা বিশ্বাস ভালো করে করো দিন আসছে রাতাল মুস্তাকিম সেটা সেরাতে মুস্তাকিম দেওয়ার মালিককে আর কেউ আছে ও আমার ভাইয়েরা আল্লাহ তারা বলছেন ওহে দুনিয়ার মানুষ সকল জেনে রাখো আন্তুমুল ফুকারা তোমরা সব আল্লাহর দরবারের ফকির কার দরবারের ফকির তোমাদের পীর ফকির মরিদ ফকির দরগাওয়ালা ফকির দুর্গাওয়ালা ফকির খাজা বাবা ফকির গাজা বাবা ফকির ল্যাংকাওয়ালা ফকির দরগাওয়ালা ফকির আন্তমুল ফুকার তোমরা সব আল্লাহর দরবারের ফকির হামিদ একমাত্র ধনী হচ্ছেন কে চাবুকার কাছে হেদায়ত মালিক কে জীবনের সকল ক্ষেত্রে আনুগত্য করব কার এবাদত করব কার প্রার্থনা করব কার কাছে আল্লাহ সুবহান আমাদের সকলকে বিষয়গুলোকে বুঝান এবং আমল করার তফিক দান করুন আমিন আরো অনেক লম্বা চোর আলোচনা ছিল বেশি লম্বা আলোচনা করার কোন প্রয়োজন নাই আজকে আলোচনা ছিল প্রথমে ইসলাম কি জিনিস মুসলিম কাকে বলে এরপরে সে ইসলাম আর মুসলিম জানা যাবে কোরআন থেকে কোরআনের বিধান আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে এটা যদি আমরা করি তাহলে আমরা মুসলিম এবং এটার জন্য আমাদের যান মাল দিয়ে চেষ্টা করতে হবে যদি করে তাহলে আমরা কি হব আজকে মুসলিম জাতির এই দুর্ভাগ্যের কারণে এটাই একটু বসেন প্রশ্ন আছে কিছু দেখা যাক কি প্রশ্ন আসলো আজকে মুসলিম জাতি চতুর্দিকে যে মার খাচ্ছে এর একমাত্র এটাই আজকে যদি আপনি ফিলিস্তিন থেকে তাকান ফিলিস্তিনের মুসলমানদের প্রথম কেবলা বাড়িতে মুকাদ্দাস এহুদিরা দখল করে আছে মুসলমানদের বুকে পাথর মারলে ওরা গুলি করে ঝাঁতরা করে দিচ্ছে কাশ্মীরে এরকমভাবে ইরাকে আফগানিস্তানের সব জায়গায় মুসলিম জাতির এই করুণ অবস্থা কেন ইনশাআল্লাহ সেটা আগামীকাল আমরা ওখানে আলোচনা করব সমাধান কি হবে ওখানে কর্মসূচিও দেওয়া হবে ইনশাআল্লাহ কি কর্মসূচি আছে আমাদের জেনে রাখতে হবে আল্লাহ তালা এখনো জীবিত আছেন ইব্রাহিম ইসলামকে সাহায্য করেছেন কে সে আল্লাহ জীবিত আছেন না এখনো মৌসাকে সাহায্য করেছেন কে আছে আল্লাহ জীবিত আছেন না এখনো আল্লাহ তারা শর্ত দিয়েছেন মেসলে কালিম হো আগর মার কাজ মা তুই আজ বি আতি হ্যাঁ হে তুর সে বাঙ্গেলা তাহাত মুসলমান জাতি সেই মুসার মতো তৌহিদ মুসার মতো ইমান নিয়ে যদি তোমরা আবার তৈরি হতে পারো যে আল্লাহ রব্বুল আলমিন মুসার জন্য নদীতে রাস্তা করে দিয়েছিলেন আর ফেরাউনকে ডুবিয়েছিলেন সে আল্লাহ জীবিত আছেন কিনা তোমাদের জন্য আটলান্টিক মহাসাগরকে রাস্তা করে দিয়ে আমেরিকার হোয়াইট হাউস পর্যন্ত ইসলামের পতাকা উদ্দিন করার তাও ঠিক দিতে পারেন কিনা আল্লাহ তারা ইব্রাহিম আলাহামের জন্য আগুন ঠান্ডা করে দিয়েছিলেন কোরআন বলছে ইব্রাহিম ইব্রাহিমের জন্য যে আল্লাহ তারা আগুনকে ঠান্ডা করে দিয়েছিলেন সে আল্লাহ এখনো জীবিত আছেন কিনা সে আল্লাহ তারা এখনো ইসরায়েলের বোমা আমেরিকার বোমা ব্রিটেনের বোমা সবগুলোকে ঠান্ডা করে দিতে পারেন কিনা কিন্তু শর্ত আছে আজ ভি করে ইব্রাহিম কা ইমা পেদা আগ কর সকতি হগ কর সকতি হন্দাজ গুলিস্তা পেদা অমুসলমান জাতি যদি ইব্রাহিমের মতো তৌহিদের ইমান এবং বাতিলের বিরুদ্ধে অজল থাকতে পারো যে আল্লাহ তালা ইব্রাহিমকে সাহায্য করেছেন সে আল্লাহ আছে আগে যেমন ছিলেন এখনো যেমন আছেন ভবিষ্যতে থাকবেন আল্লাহর কোনো পরিবর্তন নেই আল্লাহর কোনো পরিবর্তন নেই যদি তোমরা আল্লাহর সাহায্য পেতে চাও সেই ইব্রাহিম যেরকম ভাবে তাও হেদের ছিলেন লাই ছিলেন লাহ ছাড়া আর কিছু জানেন নাই ঠিক এরকম ভাবে তোমাদেরকেও সেই লাহ ছাড়া জীবনের সকল ক্ষেত্রে আর কোন উপায় নাই রাজেশ ইনশাআল্লাহ আল্লাহ তারা এরকম একদল যুবক চান এজন্য যুগে যুগে যুবকেরা এগিয়ে এসেছে এব্রাহিম আসলাম ছিলেন যুবক আসামে কাপ ছিল যুবক আগামীকাল ইনশাল্লাহ যুবকদের বয়ান হবে কর্মসূচি আসবে এই যুবকদের জন্যই আল্লাহ তালা নুসরাতের ওয়াদা করেছেন নবীদের যুগে যুগে সাহায্য করেছে কারা যুবকেরা সাহায্য করেছে কারা সাহায্য করেছে ইনশাল্লাহ আগামীকাল ওখানে আপনারা যদি যান এ বিষয়ে আলোচনা হবে আল্লাহ সুহান তারা আমাদের সকলকে বিষয়গুলো বুঝার আমাদের দান করে আমিন সবক পরফের সাদাকত কা আদালত কা সজাত কা কাম তুঝসে দুনিয়াকে কে ইমামত দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর কোন প্রশ্ন আছে এখানে প্রশ্ন আছে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে একটা প্রশ্ন আছে খুব ভালো করে শুনুন প্রথম প্রশ্ন আছে আমাদের সমাজে মিলাদ ও কেয়াম চালু রয়েছে এবং যারা কেয়াম করেন তারা যুক্তি প্রদান করেন যে মহানবী মিলাদ উপস্থিত হয়ে আসেন সেজন্য তাকে দাঁড়িয়ে সম্মান করা হয় আমার একটা বই আছে এখানে পাবেন এই প্রশ্ন উত্তর বিস্তারিত দলিল কোরআন এবং হাদিস দিয়ে আমি এখানে আর বিস্তারিত দলিল না দিয়ে এতটুকু বলতে চাই আল্লাহর নবীর সাহাবিরা নবীর জীবদ্দশায় এরকম মদিনায় মিলাদ করছেন কিনা কোন হাদিস আছে কোন হাদিস দেখাই পাবে কেউ বরং নিষ্কাতে হাদিস আছে বাবুল কেয়ামের গ্রন্থায় আছে সেখানে বলা আছে আল্লাহর নবী সালামের খাদে আনাস দশ বছর যেই লোকটা নবীর সঙ্গে ছিলেন এই হাদিসগুলো আমার এই বইতে দেওয়া আছে কেতাবুল আকায় এই বইতে আমি এগুলো দিয়েছি সেখানে হাদিসগুলো সব দেওয়া আছে আনাস রাজা বলেন وعن انس رضي الله تعالى عنه قال لم يكن شخص احب اليهم من رسول الله صلى الله عليه وسلم আনাস রাজি আল্লাহ বলেন ও মুসলমানরা যারা চোদ্দশো বছর পরে এই চাপারহাট উচ্চ বিদ্যালয় মাঠে জমা হয়েছ তোমরা নবীর মহব্বতে যতই কিছু করো না কেন আল্লাহর নবীর সাহাবিদের চেয়ে তোমরা আল্লাহর নবীকে বেশি ভালোবাসতে পারবে না এই ভূমিকা দিলেন এরপরে বলছেন যখন নবীকে দেখতেন লামিয়া কুমু তখন তারা দাঁড়াইতেন না কেন দাঁড়াইতেন না তারা জানতেন যে নবী এই দাঁড়ানোকে পছন্দ করতেন না আল্লাহ নবীর দশায় সাহাবাই গ্রামদের সামনে সশরীরে যখন নবী আসতেন তখন সাহাবাই গ্রাম দাঁড়াইতেন না কারণ নবী পছন্দ করতেন না আর এখন আল্লাহর মৃত্যুর পরে সবের জন্য যারা তৈরি করেছে এগুলোর নাম বেদাত এগুলোর নাম কি কয়েকদিন স্কুলের টিচাররা আসতে ছাত্র দাঁড়াই যায় আমাদের নদীর চেয়ে কম নাকি ভাই যারা আমরা কি চুক্তি দিয়ে আলোচনা কোরআন দিয়ে আমরা করবো আমি সেজন্য বলেছিলাম কোরআন এবং হাদিসকে আমরা মানব এই সারা এই বিষয়ে আলোচনা করতে হবে প্রশ্ন দেবে না প্রশ্নটা হয়ে গেছে আমরা এরপরে এখানে লেখা আছে নামাজের পর হাত তুলে দোয়া করা যাবে কিনা নামাজের পরে যে প্রচলিত মাদা নামাজের পরে দোয়া আছে মূল ঘটনা আমি গিয়েছি নামাজের পরে দোয়া আছে দোয়ার অনেক মানে হারিজ আছে নামাজের পরে দোয়া কবুল হয় এটা কি আল্লাহ রসুলাম নামাজের পরে কি করতে হারিজ আছে না আল্লাহ রবির নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত খুঁটি নাকি বিষয়ে সব হারিতে বলা আছে আল্লাহর নবী কেমনে চলতেন কেমনে কথা বলতেন কেমনে হাসতেন শরীরের পয়টা পছন্দ ছিল বুকে পয়টা পছন্দ ছিল পয়টা চুল পেকেছিল হাতিতে সব বলা আছে আমাকে বলতে বলে আমি সবাই এখন বলতে পারবো ইনশাল্লাহ হাতিতে কোনদিন বার্তা হয় নাই সেখানে আল্লাহর নবী নামাজের পরে কি করেছেন এটা উল্লেখ আছে না আল্লাহর নবী নামাজের পরে ওখানে হাবিব একবার আল্লাহ একবার এবার তিনবার বলতেন এবার কোয়া বলতেন আল্লাহ হুমান্দালাম অমিন্দালাম এরপরে কোয়া বলতেন আল্লাহ এরপরে বলতেন লাহ ইহু ওয়াহ له له الملك وله الحمد وهو على كل شيء قدير তেত্রিশ বার সুহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহ আকবার এই তার বিহার গুলো দোয়াগুলো করতেন এছাড়া প্রতি নামাজের পরে একবার সুরায় নাক একবার সুরায় ফালাক একবার সুরায় কুলহাল্লাহ একবার আয়াতুল কুরসি এবং মাগরিবের পরে আর খবরের পরে তিনবার করে করতেন না ফালাককে এগুলো নামাজের পরে দোয়া এবং তার বিহার আছে কিন্তু আল্লাহ নবী ফরজ নামাজের পরে সম্মিলিত ভাবে হাত তুলে মোনাজাত করেছেন এটার কোন সই হাদিস নাই নফল নামাজের পরে আল্লাহ নবী হাত তুলে দোয়া করেছেন বা নফল নামাজের পরে হাত তুলে দোয়া করার কথা আছে এটা ঠিক কিন্তু ফরজ নামাজের পরে হাত তুলে প্রচলিত মোনাজাত কোন হাদিসে নাই আল্লাহ নবী করেন নাই সাহাবায় গ্রাম করেন নাই এখনো মক্কা মদিনায় করে না আপনি বললেন আমাদের যাতে সবাই করে বাপ দাদার যুগ থেকে করতেছি আমি বলবো ভাইজান আপনার আমার বাপ দাদা তালাশ করলেন মেজু হরে কৃষ্ণ হরে রাম আপনি বলবেন বাইতুল মোকাবেলা মসজিদে পড়ে না আমি বলবো ভাইজান বাইতুল মোকাবেলা মসজিদে পড়েন পরে আর মক্কা মদিনায় পড়ে না মক্কা মদিনায় তারা পড়ে না আল্লাহ নবীর যুগ থেকে করতেছে না তারা আল্লাহ নবীর যুগ থেকে আমার করে আসছে মক্কামুদ্রে নামাজ পড়েছেন আল্লাহ নবী নিজে সেখানে এক মোনাজাত নাই এই প্রচলিত মোনাজাত নামাজের পরে তৈরি করা হয়েছে নামাজের পরে হারিতে বর্ণিত আল্লাহ নবীর পক্ষ থেকে দেওয়া দোয়াগুলোকে বাতিল করে দেওয়ার জন্য কারণ সেখানে একটা বেদার ঢুকে সেইখান থেকে ওই পরিমাণ সুন্নতি হয়ে যায় কারণ দিন আর ইসলামী পরিপূর্ণ হয়ে গেছে এরপরে সেইখানে আর কোন কিছু ঢুকাবার সুযোগ আছে কিনা আল্লাহ রবির মাধ্যমে দিন পরিপূর্ণ হয় নাই একটা বিল্ডিং আপনি নির্মাণ করলেন পরিপূর্ণ হয়ে গেছে এখন যদি একজন একটা সরালে ইট নিয়ে এক জায়গায় লাগাও লাগান যাবে কারণ কি আমার বিল্ডিং শেষ হয়ে গেছে কাজ হয়ে গেছে এখন লাগাই চলে কি করতে হবে ওই এক ইট পরিমাণ ভাঙতে হবে তারপরে লাগান সম্ভব ঠিক তেমনি ভাবে আল্লাহর নবীর মাধ্যমে আল্লাহ তার দিনকে পরিপূর্ণ করে দিয়েছেন কোরআন বলছে আজকে আমি তোমাদের জন্য তোমাদের দিনকে মোকাম্মল করে দিয়েছি পরিপূর্ণ করে দিয়েছি সমাপ্ত করে দিয়েছি এরপরে ইসলামে আর কিছু ঢুকে বা সুযোগ আছে যারা এই বেদাত গুলো তৈরি করেছে তারা বলে বেদাত দুই রকম বেদাতে হাসানা বেদাতে সাইয়া তারা প্রমাণ করে এই যে জসিমুদ্দিন রহমানি মাইকে ওয়াজ করে গেল নবীর যুগে মাইক ছিল না নবীর যুগে প্লেন ছিল না মোবাইল ছিল না এইগুলো তো ব্যবহার করে এগুলো বেদাত না ওই বেটা বেদাত বোঝো নাই বেদাত কাকে বলে এহদাস মালাহু ইসলামের মধ্যে এমন কিছু নতুন কিছু তৈরি করা যার কোন ভিত্তি নেই সবের জন্য তৈরি করা এবাদত আকারে তৈরি করা সেটার নাম বেদাত মাইক কি আমরা এবাদত মনে করে ব্যবহার করি মোবাইল কি ব্যবহার করে এবাদত ফরজ সুন্নাত মুস্তাব কোনো কিছু আছে কিন্তু যারা এই যে মুর্দার নামে খাউন দেয় তিন দিন আমিরাত চল্লিশ আমিরাত এগুলো সবের জন্য করে না আল্লাহ নবী করেছেন আল্লাহ নবীর জীবদ্দশায় তার সব সন্তানগুলো মারা গেল শুধুমাত্র ফাতেমা ছাড়া সব সন্তান মারা গেল আল্লাহর নবী কি সন্তানদের জন্য তিন দিনের পরে কোন মিলাদ দিয়েছিলেন চল্লিশা করেছিলেন মৃত্যু বার্ষিকী করেছিলেন আল্লাহর নবীর মৃত্যুর পরে সাহাবায় কিরাম যারা নবীর জন্য জীবন দিতেন যার মাল উৎসর্গ করেছিলেন সেই সাহাবায় কিরাম আল্লাহর নবীর মৃত্যুর পরে মিলাদ দিয়েছিল তিন দিনা মিলাদ চল্লিশা মিলাদ করেছিল আমার ভাইয়েরা এইগুলো তৈরি করা হয়েছে ইসলামের মূল শক্তিকে ধ্বংস করে দেওয়ার জন্য কোরআনের বিধানকে বাতিল করে দেওয়ার জন্য এমনি খ্রিস্টানরা শিখিয়ে দিয়েছে কোরআনটা দিয়ে তাবিজ দেখো ভূতে ধরলে জাফরান দিয়ে লিখে ধুয়ে দিয়ে খাও আর খবরদার কোরআনের রাজ যেন কায়েম করা না যায় ঠিক না এই জন্য চক্রান্ত করা হয়েছে ভাইরা আমার কোরআন শিখো কোরআনকে পড়ো হাদিসকে পড়ো নিজের জীবনে কোরআন বাস্তবায়ন করো সমাজে কোরআন বাস্তবায়ন করো ইনশা আল্লাহ দেখবে আল্লাহ তালা তোমাদের নুসরাত করবেন আল্লাহ তালা সাহায্য করবেন প্রশ্ন আছে হানাফি ও মোহাম্মাদি নামাজের মধ্যে কোন পার্থক্য রয়েছে কি কোরআনে ও হাদিসে কোরআন হাদিসে হানাফি সাফি হাম্বলি মালিকি বলতে কিছু নাই কোরআনে আছে আল্লাহর দিন ইসলাম কি আছে ইসলামের মধ্যে এই ভাগগুলো কোরআনে করা হয় নাই হাদিসে করা হয় নাই বরং এই ভাগ যাদের নামে করা হয়েছে সেই লোকগুলো নবীর জীবনে জন্মও হয় নাই কাজী আমরা ওই ইসলাম মানব যে ইসলাম আল্লাহর নবী পালন করেছেন যে ইসলাম সাহাবাহাম পালন করেছেন কোরআন এক হাদিস এক আল্লাহ এক রসুল এক ইসলাম কয়টা মুসলিম জাতিকে এহুদি খ্রিস্টানরা ধ্বংস করার জন্য বিভিন্ন দলে দলে বিভক্ত করেছে খালি দলে দলে ভাগ করে নাই প্রত্যেক দলের টুপি আলাদা করে দিয়েছে পাগড়ি আলাদা করে দিয়েছে জামার কালার পর্যন্ত আলাদা করে দিয়েছে একজন রাখাল কয়েক মালিকের ছাগল বলত ছাগল এখন ছাগল এক এক মালিকের ছাগল এক এক রকম রকম ছাগল সবই একরকম প্যাস লাগে ডেলি এক মালিকের ছাগল আর এক মালিকের বাড়ি যায় রাখাল মার খায় শেষ পর্যন্ত রাখাও চিন্তা করলে এটা চলতে দেওয়া যায় না আলাদা করব এক মালিকের ছাগল সবগুলোর কান ফুটা করলো এটা তুরাবালির ছাগল আর এক মালিকের সব ছাগলগুলোর নাক ফুটা করলো এটা গুড়াবালির ছাগল আর এক মালিকের ছাগলের গায়ে কালার লাগাইল রং লাগাই দিল এখন আর সমস্যা হচ্ছে না ঠিক তেমনি ভাবে এদিক খ্রিস্টানরা দেখলো আজকে যদি মুসলিম জাতি একজন ইমামের অধীনে গোটা মুসলিম জাতি একজন খলিফার অধীনে ঐক্যবদ্ধ থাকে তাহলে মুসলিম জাতির বিরুদ্ধে কোনো কিছু করা সম্ভব নয় এজন্য তারা মুসলমানদের এই খেলাফত ব্যবস্থা ধ্বংস করে দিয়ে ওরা নিয়ে গেছে ওদের একজন পোপ আছে খ্রিস্টানদের দুনিয়ার খ্রিস্টানরা তার নেতৃত্বে চলে আর মুসলমানদের খলিফা ধ্বংস করে দিয়ে খেলাফত দিল পীর শব্দেরকে দশজন পীর বিশ জন পীর এক হাজার পীর ঘরে ঘরে পীর এইভাবে ভাগ করে দিয়ে এরপরে এক এক পীরের এক এক তরিকা এরপরে পীর শব্দের তরিকার টুপি আলাদা জিকির আলাদা এমনকি পাগড়ি আলাদা যা আমার বুতাম পর্যন্ত আলাদা করে দিয়েছে কিনা কাজী ভাইরা আমার আমি আপনাদেরকে স্পষ্ট বলতে চাই আল্লাহ তারা যে কোরআন নাজিল করেছেন সেই কোরআনের মধ্যে কোন তরিকা নাই তিস্তিয়া নাই কাদেরিয়া নাই নকশবন্দিয়া নাই মুজদ্দিনিয়া নাই ওই তরিকা কোরআনের মধ্যে হানাফিয়া নাই সাফিয়া নাই মালিকি নাই হাম্বরি নাই আল্লাহ নবীর হাদিসের মধ্যে এগুলো নাই সুতরাং আমরা ওই ইসলাম মানব যে ইসলাম আল্লাহ রসুল মেনেছেন যে ইসলাম সাহাবাহিক রাম মেনেছেন ঠিক কিনা পরিষ্কার হয়ে গেল আমার কাছে প্রশ্ন আসলে হয়তো আমি এই বিষয়টা আলোচনা করতাম না আজকে এটার জন্য কালকে বরাদ্দ করেছিলাম কিন্তু প্রশ্ন আসলে আমি হক কথা না বললে কেমতের মাঠে আগুনের কেচি দিয়ে আমার জিবা কেটে দেওয়া হবে হক কথা কেন গোপন করেছিলে সেজন্য প্রশ্ন আসলে গোপন করা যায় না সেজন্য আমি বলতে বাধ্য হলাম যারা হকের পক্ষে আছেন কোরআন হাদিসের পক্ষে আছেন আমি তাদেরকে বলবো কোরআন হাদিস পড়ুন তারপরে কোরআন হাদিসে যে ইসলাম আছে ওই ইসলাম মানুন এই ভারতীয় ইসলাম দেশীয় গাছগাছরায় তৈরি ইসলাম মা মাজাহাব মানবো হানাফি তরিকা মানবো কাদেরি আকিদা মানবো মাতুরিদি কি সুন্দর ঠেলা গাড়ির চাকা হেলিকপ্টারের পাখা আর ট্রাকের ইঞ্জিন এই দিয়ে একটা গাছ দেশীয় গাছ গাছরায় তৈরি একটা ইসলাম তৈরি করে দিল সেই ইসলাম পালন করছি আল্লাহর নবীর রাখা ইসলাম সাহাবায়ক রামদের দেওয়া ইসলাম কোরআনের ইসলাম হাদিসের ইসলাম আমাদের থেকে বিদায় নিয়ে গেছে আসুন সেই ইসলাম কায়েম করি তাহলে দুনিয়ার কোন সত্য শক্তি মুসলমানদের চ্যালেঞ্জ করতে পারবে না আপনারা জানেন আল্লাহর নবী তবুকের যুদ্ধের জন্য মাস্তিন নবমীতে বসে যুদ্ধের জন্য নাম নিচ্ছিলেন এই সময় সাহাবাহিক রাম দলে দলে নাম লেখাচ্ছিল এর মধ্যে একজন মহিলা নিজের দুধের সন্তানকে এনে পেশ করল আর বলল ইয়া রাসুলাল্লাহ আপনি যুদ্ধের জন্য নাম চেয়েছেন আমার পুত্র সন্তানগুলো আগেই শহীদ হয়ে গেছে বড় ভাইগুলো শহীদ হয়ে গেছে আমার স্বামীও শহীদ হয়ে গেছে এই যুদ্ধে যাওয়ার মতো কেউ নেই আমার পরিবারে এই দুধের সন্তানটা আছে একে আমি যুদ্ধের জন্য দান করলাম যাই বলেন সুহার আল্লাহ আল্লাহ রবি বলেন মহিলা সাহাবি আমি তো যুদ্ধের জন্য নাম দিচ্ছি বাচ্চাদের খেলার জন্য নয় আমার তো এমন যুবকের প্রয়োজন যে উঠে বসতে পারবে ঘোড়ায় বসতে পারবে তীর চালাতে পারবে তরবারি চালাতে পারবে ঘুঘু হাত আবার ঢাল চালাতে পারবে তোমার এই সন্তান তো কিছুই পারবে না আল্লাহ নবীর সাহাবি মহিলা সাহাবি চোখের পানি ছেড়ে দিয়ে বললেন রসুল আল্লাহি আমিও জানি আমার এই দুধের শিশু তীর চালাতে পারবে না তরবারি চালাতে পারবে না ঘোড়ায় করতে পারবে না উঠে বসতে পারবে না ঢাল চালাতে পারবে না কিন্তু আমি জানি ঢাল চালাতে না পারলেও ঢাল হতেও তো পারবে আপনাকে লক্ষ্য করে যখন দুশ্মনরা তীর ছুড়ে মারবে আপনাকে লক্ষ্য করে যখন দুশ্মনরা তরবারে আঘাত করবে সেই মুহূর্তে আমার সন্তানকে আপনার সামনে পেতে ধরবেন আমার সন্তান টুকরো টুকরো হবে আপনার দেহ রক্ষা পাবে আমি সেজন্য দান করেছি এই দৃশ্য যখন সেই তৎকালীন সুপার পাওয়ার আমেরিকার গোয়েন্দারা দেখল আমেরিকা তোরা রোমের গোয়েন্দারা দেখল তার আগে রোম সম্রাটকে বলল যে খবরদার মুসলমানদের সঙ্গে যুদ্ধ করে বিজয়ের স্বপ্ন দেখার দরকার নেই রোম সম্রাট জিজ্ঞেস করো ব্যাপার কি মুসলমানদের সৈন্য সংখ্যা কি আমাদের চেয়ে বেশি বলে না সৈন্য সংখ্যা আমাদের চেয়ে কম বলে তাহলে কি ওদের অস্ত্র বেশি না অস্ত্র ওদের অনেক কম বলে তাহলে কি ওদের গায়ে শক্তি বেশি না শক্তি ওদের গায়ে কম রং সম্রাট রাগ করলেন অস্ত্র আমার বেশি সৈন্য আমার বেশি শক্তি আমার বেশি কেন আমাকে ভয় দেখাচ্ছ গোয়েন্দারা বলল শুনে রেখো শুনে রেখো ওই সত্তার কসম যার হাতে আমাদের জীবন তোমার অস্ত্র বেশি ঠিক সৈন্য বেশি কথা ঠিক সত্য বেশি ঠিক কিন্তু জেনে রাখো তোমার সৈনিকদের কাছে সুন্দরী যুবতী নারী আর মদের পেয়ালা যত প্রিয় আল্লাহর নবী মুহাম্মাদের সৈনিকদের কাছে আল্লাহর রাস্তায় জীবন দেওয়া তার চেয়ে বেশি প্রিয় वो जमाने में मुआजज थे आमिले पर आह कर और तुम खार जलील हो गए তারকে তোর আহ কর বহুদের যুদ্ধ চলছে একজন যুবক এসে আল্লাহর নবীকে বলছে ইয়ার সুর আল্লাহ এই আমার সুন্দর চেহারা এই আমার বাহু এই সব কিছু যদি আমি আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে করতে কোরবান করে দিই শহীদ করে দেই আমার জন্য কি পুরস্কার রয়েছে আল্লাহর নবী বললেন তুমি সোজা জান্নাতে চলে যাবে যুবক বলল বাহবা জান্নাত আল্লাহ নবী বলেন কি বিশ্বাস করো না বাহবা বললো কি জন্য না বিশ্বাস করেছি এত সহজে জান্নাতে যাওয়া তা তো আমি জানতাম না থলির ভিতর থেকে কয়েকটা খেজুর বের করলেন কয়েকটা খেজুর বের করে ছাড়া বলছেন কোমরটা সোজা করে নেই শক্তি যোগাইয়ে নেই কয়েকটা খেজুর খেয়ে বাকিগুলো ছুঁড়ে মারল আর বলল এতগুলো খেজুর খেলে তো আমার জান্নাতে যেতে অনেক দেরি হয়ে যাবে তরবারে নিয়ে যুদ্ধ শুরু করল দুশ্মনদের ভিড়ের মধ্যে ঢুকে গেল যেরকম ম্যাগের মধ্যে পূর্ণিমার চাঁদ ঢুকে যায় সেরকম ঢুকে পড়ল সাহবায়কেরাম যুবক ফিরে আসো যুবকের চেহারায় রক্ত ঠোঁটে মুস্কি হাসি বলতেছে আমার বন্ধুরা তোমরা আমাকে বাধা দিও না আমাকে যেতে দাও আমি ওহুদের পাহাড়ের দিকে জান্নাতের সুগন্ধ পাচ্ছি আর যখন জান্নাতের ঘেরান নাকের মধ্যে আসে সে নিশ্চিত শাহাদত বরণ করবে কোন সন্দেহ নাই আমি শহীদ হতে যাচ্ছি তোমরা আমাকে বাধা দিও না বাইরা আমার আজকেও যদি সেরকম মুসলিম জাতি তৈরি হতো তাহলে এই গোটা ইহুদি খ্রিস্টান জগৎ মাত্র সত্তর হাজার সত্তর লাখ এহুদি দেড়শো কোটি মুসলমানদেরকে চ্যালেঞ্জ করতে পারত ঠিক কিনা কিন্তু সেই মুসলমান কোথায় আল্লাহ তারা বলেছেন ভয় করো না ওয়ালা তোমরা ভয় করো না তোমাদের কোনো ভয় নেই তোমাদের কোনো চিন্তা নেই তোমরাই থাকবে বিজয়ী তোমরাই থাকবে উচ্চ আসনে তুম মুমিনিন যদি তোমরা কি হতে পারো মমিন হতে পারো কি হতে পারো আমরা তো সব মমিন আল্লাহ বলছেন না সুরায় বাকার আট নাম্বার আট পর বলছে না ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين মানুষের মধ্যে অনেক মানুষ আছে যারা বলে আমরা আল্লাহকে বিশ্বাস করি পরকালে বিশ্বাস করি আমরা মমিন আল্লাহ বলছেন আমা হুম বে মুমিনিন ওরা মমিন নয় ওরা মুনাফিক ওরা কি এছাড়া কোরআনুল করিমের সুরা ইউসুফের একশো ছয় নম্বর আদাল্লাহ বলছেন বেশিরভাগ লোক ইমানদার দাবি করে ঠিক ইমান আনে তবে সিরেক যুক্ত অবস্থায় কি অবস্থায় সিরিক যুক্ত অবস্থায় সিরিক আছে পীর না ধরলে আল্লাহকে পাওয়া যাবে না পীর হল আল্লাহর মধ্যে বান্দার মধ্যে মাধ্যম পীর দুনিয়ার সবকিছু দেখে কাশ্প খোলা আছে পীর হচ্ছে মুড়িদের অন্তরে গোয়েন্দা পীর মুড়িদের অন্তরে ঢুকে আরবে বের হয় ঢুকি আর বের হয় মুড়িদে চারো পায় না কে লোক উজু করতেছে দেখতেছে অমুকে মরতেছে বেইমান হইয়া লোটা পিক্ষে মারলো আত্মান জমিনে কি হচ্ছে দেখে সারা দুনিয়া তারা নেগ্রানি করে আল্লাহ সিদ্ধান্ত পরিবর্তন করে দেয় এই রকম আকিদা পোষণ করে সেরেকও আছে পীরের ছবি অন্তরে কল্পনা করতে হবে জিকির করতে বসলে পীরের দিকে কলম মোতাবাজ করতে হবে আমি আমার কলমের দিকে মোতাবাজ্য আছি আমার কলব পীর সাহের কলমের দিকে মোতাবাজ্য আছে পীরের কলব তার পীরের দিকে তার কলব তার পীরের দিকে তার কলব তার পীরের দিকে লক্ষ পীরের ভাই আমার দমইয়া তারপর আল্লাহর দিকে আল্লাহ বসলে ইয়া কানা বুধু ডাইরেক্ট এবাদত করো পীর বলল ভাই আমার দম লাগবে মোতাবাজ্য করতে হবে মোতাবাজ্য কার দিকে السماوات والأرض حنيفا অমানা মিনাল মুশরিকিন আমি আমার চেহারা মতো অর্জ করলাম কার দিকে সেই মহান সত্তার দিকে মহান জাতের দিকে যিনি আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন হানিফান সব বাতিলকে বাতিল করে দিয়ে শুধুমাত্র এক আল্লাহর দিকে মতো অর্জ হচ্ছি অমা আনা মিনাল মুশরিকিন আমি শিরিক করব না আল্লাহকেও মতো অর্জ আমার সাথে পিরিকেও শরিক করব এই সমস্তের মধ্যে আমি নাই আল্লাহ তারা শিখিয়ে দিলেন কেমনে হবে আর এখন মোতাবজোটা পীরের দিকে অ মুসলমান আল্লাহর হাবি বলেছেন যেই ঘরে কোন কুকুর থাকে যেই ঘরে কোন কুকুর থাকে অথবা কোন মানুষের ছবি থাকে প্রাণীর ছবি থাকে সেই ঘরে আল্লাহর রহমাতের ফেরেস্তা প্রবেশ করে না তাহলে যেই অন্তরের মধ্যে পীরের ছবি থাকে সেই অন্তরে আল্লাহর রহমাতের ফেরেস্তা আসবে আল্লাহ সুবাহান তারা আমাদের সকলকে কোরআন এবং সুন্নার সহিপথে চলার তফিক দান করুন আমিন আমাদের দেশের শেষে একটা মোনাজাত আখিরি মোনাজাত এটারও কোনো ভিত্তি নেই আল্লাহ নবী আখিরি মোনাজ করেছেন কোনো দলিল নাই তারপরও এখন আমরা দোয়া করি দোয়া শেষে একটা আছে আল্লাহ রাসুল সাল্লাম বলেছেন কোন মজলিসের শেষে মাহফিলের শেষে যদি এই দোয়াটা পড়া হয় ওই মজলিসের যতগুলো ভালো কথা হয়েছে সেগুলো যুক্ত হয়ে যায় আর যেগুলো খারাপ অযথা হয়েছে সেগুলো কাফারা হয়ে যায় সেগুলো আল্লাহ মাফ করে দেয় সেই দোয়াটা কি পড়ুন সুবহান আল্লাহামদিহি সুবহান হামদিকা আশাহাদু আল্লাহ ইলাহা আন্তা আস্তাগ ফিরুকা আল্লাহ তুমি মাহফিলের ইন্তজাম তারা করলো তাদের সকলকে কবুল করে আল্লাহ কোরআন ও সুন্না মোতাবেক তাদেরকে চলার তৌফিক দান করো এ আল্লাহ মাহফিলের শুরু থেকে পর্যন্ত যারা অর্থ দিয়ে শ্রম দিয়ে পরামর্শ দিয়ে অংশগ্রহণ করে মাহফিলে বসে থেকে তারা সাহায্য করলো সকলের নাজাতের জন্য মাহফিলকে কবুল করে আল্লাহ যুবক ভাইরা যারা এই মাহফিলের জন্য কাজ করেছে ওদেরকে সালাহদ্দিন আইয়ুবি মোহাম্মদ বিন কাসেম তারেক বিন দিয়াদের মতো যুবক হয়ে আবার এই জমিনে কোরআনের রাজ কায়েম করার তৌফিক দান করো আল্লাহ আমরা সকলেই গুণাগার মেহরবানিকে আমাদের সকলের জীবনের সমস্ত গুণাগুলো মাফ করে আল্লাহ আল্লাহ আমাদের সকলকে কোরআন ও শূন্য মোতাবেক চলার তৌফিক দান করো সমস্ত সিরিকার বেদাতকে বর্জন করার তৌফিক দান করো এ আল্লাহ আমাদের সকলকে তুমি তোমার দিনের জন্য কবুল করে নেবে আল্লাহ এই মাহফিলকে তুমি কবুল করে নেবে আল্লাহ এ আল্লাহ কেমন পর্যন্ত এই মাহফিলকে কোরআন ও সুন্দর মাহফিল হওয়ার জন্য কবুল করে নেবে আল্লাহ এ আল্লাহ এই মাহফিলে যারা মা বোনের অংশগ্রহণ করে তাদেরকে তুমি কবুল করে নেবে আল্লাহ سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته